নেমাতি আমার নিয়ামত তোমাদের সম্পন্ন করলাম ও রদই তোলাকুমুল ইসলামা দিনা এবং ইসলামকে তোমাদের জীবন বিধান দিন স্বরূপ আমি মনোনীত করলাম আল্লাপা ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ তার দিনকে নবী করিম সাল্লাহামের মাধ্যমে সম্পূর্ণ করেছেন তাতে কোন রকমের দুনিয়া অথবা আখেরাতের ইহকাল পরকালের এমন কোনো প্রয়োজন যা মুসলিমের হতে পারে কল্যাণের জন্য আর তা অসম্পূর্ণ থেকে গেছে তা হয়নি যাতে রয়েছে পৃথিবীর কল্যাণ দুনিয়ার কল্যাণ যাতে রয়েছে আখেরাতে পরকালের কল্যাণ সে সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন দিনকে সম্পূর্ণ করেছেন সুতরাং কারো এই অবকাশ নেই কারো জন্য এই অনুমতি নেই যে দিনে নতুন কথা ঢোকাবে নতুন কথা নিয়ে আসবে দিনের নামে ইসলামের নামে ধর্মের নামে আর বলবে যে এগুলি মুক্তির পথ আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী গত শুক্রবারে আলোচনা করা হয়েছে চর্মনাই পীর সম্পর্কে তাতে আলোচনায় সামান্য কিছুই আলোচনা শেষ হয়েছে প্রায় দেড় ঘন্টার বক্তব্যে আরও বেশ কিছু কথা তার কিতাব থেকে নিজের পক্ষ থেকে নয় অন্য কারো লিখা বই থেকে নয় তাদের কিতাব থেকে পড়ে শোনানো হয়েছে এবং তার ওপর কোরআন এবং হাদিসের আলোকে কোরআনে করিমের আয়াতে করিমা দিয়ে অথবা রসুল্লাহামের হাদিস দিয়ে মন্তব্য করা হয়েছে এর বেশি আর কিছু করা হয়নি এর আগে আপনাদেরকে বলা হয়েছিল বরং গত কয়েক সপ্তাহ আগে এই মঙ্গলবারের অনুষ্ঠানে বিস্তারিত আলোচনায় করা হয়েছে যে ইমাম নবী রহমতুল্লা আলী বলেছেন যে সৎ উদ্দেশ্যে ছয়টি ক্ষেত্রে মানুষের সমালোচনা করা যাবে তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে তাহজিরুল মুসলিমিনা মিনাশ্বর মুসলিম জাতিকে মুসলিম উম্মাকে তাদের অনিষ্ট থেকে সতর্ক করা হয় যে তোমাদের অনিষ্ট হতে যাচ্ছে তোমার তোমরা ধ্বংসের পথে চলে যাচ্ছ তোমরা জাহান নামের পথে চলে যাচ্ছ তোমরা গুমরাহির পথে চলে যাচ্ছ এই মর্মে সতর্ক করার জন্য কারো সমালোচনা কারো গিবোধ করা শুধু জায়েজ নয় বরং ওয়াজিব আর আরেকটি কথা আজকে আলোচনা শুরু করার আগে বলে দিই যে উক্ত পীর সাহেবেরই লিখা বই আর বইয়ের নাম তো মাসাল আপনারা জানেনি ভেদে মারেফাত বা ইয়াদে খুদা ভেদে মারেফাত বা ইয়াদে খুদা এই বই কার লিখা বই যারা পড়েছেন তারা জানেন হ্যাঁ কার ফজরুল করিম সাহেবের না তার পিতা হ্যাঁ তার বড় পীর সৈয়দ মোহাম্মদ ইসহাক বড় পীরের লিখা কিতাব এই কিতাবের শেষখানে তেরানব্বই পৃষ্ঠায় শেষখানে তারপরে শুধু আমার অনুরোধ বলে একটি চ্যাপ্টার রয়েছে তো তাতে তিনি লিখছেন শেষ লাইনে লেখকের ভুল হইলে দয়াপূর্বক জানাইবেন লেখকের ভুল হইলে দয়াপূর্বক জানাইবেন তো তার পক্ষ থেকে অনুরোধ রয়েছে যে ভুল হলে জানিয়ে দেবেন সুতরাং তার আদেশও পালন হচ্ছে আল্লাহরও দিনের কাজ হচ্ছে রাসুল উল্লাহ সাল্লামের সন্ন্যতের কাজ হচ্ছে এবং তিনি যা চেয়েছেন তার যে দাবি আমাদের কাছে রয়েছে অনুরোধ রয়েছে তাও ইনশা আল্লাহ তালা আমরা পূরণ করার চেষ্টা করব। কারণ তার বই এতদিন পড়িনি বা আমাদের কাছে আসেনি কিন্তু মাসা আল্লাহ আমার কাছে বেশ কিছু বই তার পৌঁছে গেছে একটি কিতাব ভেদে মারিফাত ইয়াদে খোদা আর মামাইজে করিমিয়া ফজলুল করিম সাহেবের যে সব ওয়াজ মাহফিল বক্তব্য প্রথম এই কিতাবের নাম ছিল মামা এজে ফজলুল করিম তারপরে নামটি একটু আপত্তি আপত্তি লাগলো বা কেউ হয়তো এই নিয়ে কিছু বলে হবে তখন নাম চেঞ্জ করে মামা এজে করিমিয়া করা হয়েছে ওই ফজলুল করিম থেকে করিম শব্দটি নিয়ে এজে ক্যারিমিয়া নাম রাখা হয়েছে অর্থাৎ ফজলুল করিম সাহেবের ওয়াজ তো এই কিতাবে যে কি আছে তাও শোনাবো ইনশাআল্লাহ তালা কিন্তু আগে এই কিতাবটি সেরে না হোক গত শুক্রবারে মাত্র বিশটি পৃষ্ঠা মাত্র বিশটি পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করা হয়েছিল কারণ এই কিতাবে এমন কোনো পাতা নেই যাতে ভুল নেই তিনি বলেছেন ভুল ধরা পড়লে কি করবেন হ্যাঁ দয়াপূর্বক জানাইবেন তো আমি আমার ভাইদেরকে বলছি যারা এই বরিশালের পীর সাহেবের এলাকায় বসবাস করেন হ্যাঁ বরিশাল ডিস্ট্রিক্টে বাস করেন অথবা আশেপাশের ডিস্ট্রিক্টে বাস করেন অথবা বাংলাদেশে বাস করেন অথবা যে কোনো দেশেই বাস করেন তারা সেখানে পৌঁছিতে পারেন বা দেখা সাক্ষাৎ হয়ে যাবে যে কোনো জায়গায় আমাদের বক্তব্যগুলি সিডির আকারে হোক অথবা ক্যাসেটের আকারে হোক তাদের কাছে পৌঁছে দিবেন এটি আল্লাহর দিনের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া হবে নবী করিম সাল্লাম বলেছেন সহি বুখারি হাদিস আদিন উন্নসিহা দিন হচ্ছে মানুষের কল্যাণ কামনার নাম হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম সাহাবারা জিজ্ঞাসা করেন লেমানি আর আল্লাহ কার জন্য হিতাকাঙ্ক্ষী হব কার জন্য হিতাকাঙ্ক্ষী হব নবী করিম সাল্লাম বললেন লিল্লাহে আল্লাহরও হিতাকাঙ্ক্ষী হইতে হবে তো যারা আল্লাহর সত্য দিনের প্রচার করবে সহি আকিদা সহি ইসলামের প্রচার করবে তারা আল্লাহর হিতাকাঙ্ক্ষী লিল্লাহে ওয়ালি কিতাবেহি দুই নম্বরে আল্লাহর কিতাবের কোরআনুল করিমের হিতাকাঙ্ক্ষী হবে যারা কোরআনে করিমের কথা সহি কথা পেশ করবে যারা নবী করিম সহি হাদিসের কথা সহি ব্যাখ্যা পেশ করবে ইসলামের তারা কোরআনে করিমের হিতাকাঙ্ক্ষী হলো অলি কিতাবহি ওয়ালে রসুলহি রসুল্লাহ সাল্লি সাল্লামের হিতাকাঙ্ক্ষী হবে রসুল্লাহ হিতাকাঙ্ক্ষী হওয়া মানে রসুল্লাহ উল্লাহ সাল্লামের সন্ন্যতের প্রচার করা তাকে অন্তর থেকে ভালোবাসা যেমন ভালোবাসা বেসেছেন সাহাবাইকের আমরা সেই পথে না তাতে বাড়াবাড়ি থাকবে আর বাড়াবাড়ি করতে গিয়ে শির কুফুরিতে পৌঁছে যাব সেজদা করা শুরু করব আর না তাতে কোন রকমের ঘাটতি অবমাননাই করব। তো রাসুলের হিতাকাঙ্ক্ষী হইতে হবে ওয়ালি আইমাতিল মুসলিমিন মুসলিম এমাম গনের অর্থাৎ মুসলিম নেতাগণের যারা ইসলামী আইনের বাস্তবায়ন করবেন বিশেষ করে যাদেরকে আল্লাহ ইসলামী খেলাফত দিয়েছেন ইসলামী নেতৃত্ব দিয়েছেন যারা কোরআন দেশ পরিচালনা করবে তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া তাদের জন্য দোয়া করা তৌফিকের দোয়া করা তাদেরকে আল্লাহ আরো শক্তিশালী করুক তাদের দ্বারা আরো দিনের খেদমত নিক এভাবে হিতাকাঙ্ক্ষী হইতে হবে বলে আমাতেহিম পাঁচ নম্বর বলেছেন নবী করিম জনসাধারণেরও হিতাকাঙ্ক্ষী হইতে হবে আহিমতুল মুসলিমের মধ্যে যদি আমরা বলি অলামাই কেরামের হিতাকাঙ্ক্ষী তো অলামাই কেরামের হিতাকাঙ্ক্ষী হইতে হবে বা তাদেরকে জনসাধারণের মধ্যেই যদি আপনি সামিল করেন তো জনসাধারণ যখন হিতাকাঙ্ক্ষী হইতে হবে তো জনসাধারণের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি যাদের কাছে আল্লাহ এলম দিয়েছেন অলামাই কেরাম বা যারা হয়তো অলামা না হইলেও যারা পীর হয়ে বসে আছে সুতরাং আলেমের পিছনে হয়তো দশটি লোক ছুটে না কিন্তু পীরের পিছনে লক্ষ লক্ষ লোক ছুটছে তাহলে তাদেরও হিতাকাঙ্ক্ষী হইতে হবে এই হাদিসের আলোকে আমরা তাদের হিতাকাঙ্ক্ষী হতে চাই তাদের সংশোধন করতে চাই যারা মরে গেছে আল্লাহ তাদের সাথে আল্লাহ জানেন তাদের সাথে কি মামলা করবেন বা করেছেন কিন্তু যারা বেঁচে আছে তাদের হিতাকাঙ্ক্ষী হতে চায় তাদের সংশোধন চাই এবং যারা বিভ্রান্তির শিকার হয়ে গেছে তাদের মাধ্যমে তাদের হিতাকাঙ্ক্ষী হতে চায় তাদের সংশোধন করতে চাই তো আমাদের এই যে চর্মনাই সাহেবের পীর তিনি নিজেই বলেছেন যে আমাদের ভুল সম্পর্কে দয়াপূর্বক জানিয়ে দেবেন তাই তার ভুল সম্পর্কে তার কিতাবাদিতে যেসব ভুল রয়েছে কোরআন এবং হাদিস বিরোধী কথা রয়েছে তা পড়াশোনা করার পরে বুঝতে পারলাম তাতে শির্ক রয়েছে তাতে কুফুরি রয়েছে তাতে রয়েছে আল্লাহর সাথে বেয়াদবি তাতে রয়েছে ইসলামের শরীয়তের শিক্ষার সাথে ঠাট্টা বিদ্রুপ করা হালকা করে দেওয়া যে শরীয়ত শিখে কি হবে শরীয়ত শিখে যদি মারেফতি না জানো তাহলে তোমাকে তো শয়তান গ্রাস করে দিবে এইভাবে একেবারে শরীয়তের আলেম অলামাদের সাথে আইম্মাই কেরামদের সাথে ইমাম বাবু হানিফা শাফি মালিক আহমদ ইমাম বখারি মুসলিম যাদের কাছে শরীয়তের দিন কোরআন হাদিসের জ্ঞান ছিল তারা কিছুই না তাদেরকে কবরে যাওয়ার সময় মরার সময় তাদেরকে শয়তান গ্রাস করে নেবে কারণ মারিফত নেই তাদের কাছে এইসব কথাবার্তা বলা হয়েছে আর বিদাতে তো পরিপূর্ণ ভিত্তিহীন কথাবার্তা কোরআন এবং হাদিস বিরোধী কথাবার্তায় কিতাব পরিপূর্ণ এমন কোন পাতা নেই যাতে দাগ দেওয়া নেই আর আমার নোট চড়া নেই জি বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন যে কত কি রয়েছে সবগুলি কথা হয়তো শোনাবার মতো সময় হবে না তবে বিশ পৃষ্ঠার পরে বাকি পৃষ্ঠাগুলি আপনাদেরকে একটু করে দেখায় বাইশ পৃষ্ঠায় এই পীর সাহেব ইসাহ সাহেব বলছেন যে কোনো বুজুর্গ বলিয়াছেন দেখেন দিনের কথা বর্ণনা করছে ইসলামের কথা বর্ণনা করছে আর তিনি বলছেন কি কোন বুজুর্গ বলিয়াছেন মাল্লাইসালাহুন যে ব্যক্তির পীর নাই তাহার পীর শয়তান কে বলিয়াছেন আল্লাহ বলেছেন তার রসুল মোহাম্মদ সাল্লাম বলেছেন রসুলের প্রথম খালিফ আবকর সিদ্দিক বলেছেন দ্বিতীয় খালিফ ওমারে ফারুক বলেছেন তৃতীয় খালিফ উসমান গনি বলেছেন চতুর্থ খালিফা আলী রাজি আল্লাহ তালানো বলেছেন আশরা অবসররা বলেছেন কেউ এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবাইকেরাম তারা কেউ বলেছেন আসুন আরো আসুন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী বলেছেন এমামে শাফি মালিক আহমদ কেউ বলেছেন না তাহলে বললেন কে কে বলল এই কথা জি আমি গত শুক্রবার এই কথা বলেছি দেখেন ওহি দুই প্রকার এক হচ্ছে আল্লাহর ওহি ওয়াহিউল্লাহ আল্লাহর ওয়াহি আল্লাহর ওয়াহি কার কাছে হয় বুজুর্গের কাছে হয় না নবীর কাছে আম্বিয়া কেরামের কাছে হয় আল্লাহর ওয়াহি যা প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ উপর শেষ হয়েছে তার আগে যত আম্বিয়া কেরাম এসেছেন তাদের উপর ওয়াহি হয়েছে জি আর তারা বিনা ওয়াহিতে কোনো কথা বলতেন না প্রশ্ন করা হলে না জানা থাকলে চুপ হয়ে যেতেন ওহি জানলে তো তারপরে জবাব দিতেন আর আরেকটি ওয়াহি হচ্ছে ওয়াহিউস শেতান ওয়াহিউস শয়তানের ওয়াহি আল্লাহ কোরআন করিমের সাদ করেছেন ওয়াইন্না শায়াতিন লায়ুহুনা ইলা আউলিয়াহিম নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদের কাছে আউলিয়াদের কাছে ওহি করে থাকে জি তাহলে এটি এর উৎস কোথায় তাহলে আল্লাহর ওহি না কোরআন হাদিস সাহাবাই কেন বললেন না বললেন তাহলে আসলে থেকে কোন থেকে জি শয়তানের ওহি আচ্ছা এই শয়তান ওহি করলো যে পীর ধরবে না তার পীর শয়তান এই শয়তান ওহি করলো আচ্ছা শব্দটি যে বলেছেন সত্যি বুজরুগ এগুলি শয়তান কিন্তু সবচেয়ে বড় বুজরুগ বুজরুগ মানে বড় বুজরুগ মানে কি বড় যে বয়সে বড় সে বুজরুগ মুরব্বী ষাট বছর সত্তর বছর বয়সে বুজরুগ বয়স প্রাপ্ত তো ইবলিশ শয়তানের বয়স সবচেয়ে বেশি আদম আলী সাল্লাম যখন সৃষ্টি হননি তখন ইবলিশ শয়তান মজুদ আজাজিলের নামে আমাদের দেশে খুব প্রসিদ্ধ তাই না মজুদ আর এই বুড়া ইবলিশ কিন্তু ও পানির ওপর ওর সিংহাসন আছে আর বসে আছে বসে আছো পানিতে বসে আছে আর যত জিন শয়তান আছে সব গিয়ে রেপোর্ট দিচ্ছে তাকে যে আজকে এই করে এলাম সেই করে এলাম আজকে একজনকে মুরিদ বানিয়ে এলাম আজকে একজন কবরকে সেজদা করিয়ে এলাম আজকে একজন মুরিদকে দেখলাম যে পীরের পায়ের তলায় গোড়াগড়ি করছে কারণ এই শিক্ষা দিয়েছে যে পীরের পায়ের তলায় যত গোড়াগড়ি করতে পারেন ততই আপনার উন্নতি ততই বলিয়ে কামেল হতে পারবেন আপনি এই সব শিক্ষায় দেওয়া হয়েছে ভেদে মারেফাতি আদি খোদাই পড়ে পড়ে শোন আবার সবগুলি কথা হয়তো সময় হবে না সেজন্য কিছু কথা না পড়েও বলছি তো এই কথাটি তাহলে কোন বুজরুগের শয়তান বুজুর করছে যার যে ব্যক্তির পীর নাই তার পীর শয়তান শয়তান বুজুর্গের কথা লাইহ না এলা উলিয়াহিম লিওজা দিলুকুম তার এই কথা নিয়ে তোমাদের সাথে তর্ক বিতর্ক করবে যার পীর নাই তার পীর শয়তান কোরআনও নাই হাদিসও নাই তোমাদের সাথে ঝগড়া করবে দেখো পীর না থাকলে তোমার পীর নেই তখন তোমার পীর শয়তান ঝগড়া করে না তর্ক বিতর্ক করে না বিদ্যার্থীরা লিওজা দিলুকুম আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন আল্লাহ আকবার আল্লাহ জানেন মানুষের অন্তরের কথা যে এরকম করবে ওয়াইন আতা তোমহম তাদের কথা যদি মানো যার পীর নাই তার পীর শয়তান এ কথা যদি মানো ইন্নাকুমলা মুশরেকুন তাহলে তোমরা মুশ্রেক হয়ে যাবে সিরকির পথে চলে যাবে সুহান তাহলে শয়তানের ওহি যাদের দিনের উৎস ধর্মের উৎস মানে ধর্ম নেওয়ার স্থান যেখান থেকে ধর্ম নিচ্ছে তারা কোরআন হাদিস থেকে নয় ইন্নাকুমলা মুশরেকুন তাদের আনুগত্য করলে সিরকির পথে চলে যাবে বারবার তিনি তাওয়াজ্জুর কথা তারপরে ওয়াজদের কথা হালের কথা এগুলি হচ্ছে সুফিয়ানা পরিভাষা পীরদের পীরতন্ত্রের পরিভাষা সুফিবাদের ওয়াজদ হাল তারপরে তওয়াজ পীরের তওয়াজ এগুলোর ব্যাখ্যা সামনে আসছে এগুলো বিভিন্ন এতে কিতাবের বিভিন্ন পৃষ্ঠাতে তিনি এগুলি উল্লেখ করেছেন যে পীরের তর্জ না হলে আপনার কোনো উন্নতি হবে না আপনি বড় ব্যক্তি হতে পারবেন না আল্লাহকে পেতে পারবেন না পীরের ফাইজ আরেকটি হচ্ছে ফাইজ ফাইজ না পেলে আপনার জীবনে না উন্নতি হবে না পরকালে উন্নতি হবে না ধর্মে উন্নতি হবে ইত্যাদি ইত্যাদি এসব কথাবার্তা রয়েছে আচ্ছা শোনেন আরেকটি কথা কাল কিয়ামতে আমি মাঝে মাঝে কোরআনের আয়াত পেশ করব তাদের উক্তির সাথে সাথে আরেকটি কথা এখানে আরো বলে চলি তা হচ্ছে এই যে আমরা এই কথাগুলি কেন বলছি এমনিতে বলছি না আল্লাহ বলতে বলেছেন তার রাসুল বলতে বলেছেন মুসলিম হাদিস মানরা যেই ব্যক্তি ইসলাম বিরোধী কাজ অথবা কথা দেখবে তাহলে সে হাত দ্বারা বল প্রয়োগ করে বাধা দেবে যেই ব্যক্তি মনকার কাজ দেখবে শির সবচেয়ে বড় মনকার বিদাত এমন মনকার যেই বিদাত করলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কারণ শয়তান জানে যে বিদাত করছে ধর্ম মনে করে করছে এর তোবার তৌফিক হবে না ই ছাড়বে না কিন্তু চোর চুরি করা ছেড়ে দিতে পারে ডাকাত ডাকাতি করা ছেড়ে দিতে পারে হ্যাঁ মিথ্যুক মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারে হ্যাঁ ব্যবচারকারী ব্যবচার ছেড়ে দিতে পারে কারণ সেগুলি পাপ মনে করি করছে ও নেকির কাজ মনে করি এসব কাজ করে না কেউ ফিল্ম দেখা লোক ব্লু ফিল্ম দেখছে তারপর ছেড়ে দিতে পারে কারণ সেতে নাকি মনে করে না কিন্তু যে ব্যক্তি বিদাত করছে পীর বানাচ্ছে অথবা পীর মরিদ বানাচ্ছে অথবা মরিদ হচ্ছে পীর মরিদ বানাচ্ছে অথবা মরিদ গিয়ে পীরের কাছে মরিদ হচ্ছে এগুলি কাজ ধর্ম মনে করে নেকি মনে করে সব মনে করে আখেরাতে সম্বল মনে করে করছে সুতরাং এগুলি কেমত পর্যন্ত ছাড়বে না ছাড়বে না ইল্লামান রাহিমাল্লাহ আল্লাহ স্পেশাল যদি কারো সম্পর্কে ইচ্ছা করেন যে কে হেদায়ত করবো তার কথা ব্যতিক্রম এজন্য অল্পই বিদাতি হেদায়ত হয় চোর ডাকাত বহু হেদায়ত হয় বেনামাজি অনেকে হেদায়ত হয় কিন্তু অল্প বিদাতি হেদায়ত হয় আবার বিদাতি যদি আবার হেদায়ত হয়ে যায় বড় শক্ত হয় কিন্তু এটিও পরীক্ষিত কারণ তার তিক্ত অভিজ্ঞতা হায় আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল রে আমাকে শির কুফুরি করিয়ে এইসব বিদাত করে আমাকে তো জাহান নামে নিয়ে যাচ্ছিল যার ফলে যে শির বেদাত করে এসছে সে যদি হেদায়ত হয়ে যায় তো জন্মগত যারা সন্ন্যতের অনুসারী তাদের চেয়ে অনেক পাকা হয়ে যায় মজবুত হয়ে যায় বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দিবে যদি অন্যায় কাজ দেখো তো ফাইনলাম ইয়াস্তাতে যদি তা না পারো বল প্রয়োগ করে বাধা দিতে পারছো না ফাবে লিসা নেহি জবান দ্বারা কথার দ্বারা কলমের দ্বারা বাধা দিবে তাও যদি না পারো ওয়াইল্লাম তাও পারো না না জবানে বলতে পারো না ভুল ধরার ক্ষমতা আছে শিরকে শির্ক বলার ক্ষমতা আছে বিদাতকে বিদাত বলার ক্ষমতা আছে ভুলকে ভুল বলার ক্ষমতা আছে এইরকম যোগ্যতা নেই হ্যাঁ বা যোগ্যতা থাকলেও বুঝছেন কিন্তু মানুষকে মানুষের কাছে প্রকাশ করার মতো ক্ষমতা নেই বলারও ক্ষমতা নেই লিখারও ক্ষমতা নেই ফাবে কালবেহি অথবা এমন সমাজে আছেন যেখানে আপনি মুখ খুলতেই পারছেন না বললে মুশকিল করে দিবে আপনার তাহলে আল্লাহ রসুল বলছেন কি ফাবে কালবি অন্ত্র থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাও ওয়াজা লেখা আফল ইমান আর এটি হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর আল্লাহ পাক আমাকে বল প্রয়োগ করে বাধা দেওয়ার তৌফিক দেননি এটি দিয়েছে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের শিল্প বিদাত হচ্ছে বাংলাদেশের সরকারকে বল প্রয়োগ করে বাধা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন তাদেরকে কালকে আমাদের জবাবদেহি করতে হবে বল প্রয়োগ করে বাধা না দিলে বাকি কথা হলো আমাদের আমাদের মতো যারা অলমাই কেরাম যারা বুঝতে পারছেন যে এই এগুলি শির বিদাত ভুল তাদের ফরজ দায়িত্ব হচ্ছে ফাবে লিসানিহি জবান দ্বারা কথার দ্বারা এ মুনকার ইসলাম বিরোধী ইসলামী সহি আকিদা বিরোধী সন্ন্যদ বিরোধী যেসব আকিদা আমল রয়েছে তার কি করা খণ্ডন করা এবং সেই সম্পর্কে উম্মদকে বুঝিয়ে দেওয়া স্পষ্ট করে দেওয়া অম্মতের কাছে যাতে অম্মত স্পষ্ট হয়ে সহি পথে চলে আর না হলে স্পষ্ট পথ জানার পরে গুমরা হয়ে জাহান নামে যায় আল্লাহ করছেন যে যখন মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে তখন মানবে তাহলে মানলে সোজাপথে চললো ভালো কথা আর না হলে লিয়াহালেকা মান হালা কামবাইয়ে না যদি অমান্য করে যেন আমরা মানবো না আমরা ছাড়বো না এসব তরিকা তাহলে হালাক হোক ধ্বংস হোক জাহান নামে পতিত হোক আনবাইয়ে না জানা শোনার পরে এ কথা কালকে আমাদের না বলতে পারে যে আমাদের কোনো আলেম জানাইনি তাহলে এই ইসলামী আকিদা বিরোধী সন্ন্যদ বিরোধী বিদাত শির যে ছড়াছড়ি রয়েছে এইসব কিতাবাদিতে বা এরকম পীরতন্ত্রে সুফিবাদে এ সম্পর্কে যারা কোরআন এবং হাদিসের অলামা যারা অলমা দিন অলমা ইসলাম তাদের ফর্জে কিফায় দায়িত্ব ফর্জে কিফায় দায়িত্ব কমের পক্ষে এই দায়িত্বের হুকুম হচ্ছে ফর্জে কিফায়া অর্থাৎ কিছু অলমায় গ্রাম যদি এ সম্পর্কে আলোচনা করে দেয় আর দেশের মানুষ সমাজের মানুষ বাঙালি জাতি যদি জেনে নেয় যে এসব শিরিক বিদাত তাহলে যথেষ্ট সমস্ত অলামা মাফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা কিন্তু যদি কেউ না জানায় সবাই চুপ হয়ে আছে যার এদের লক্ষ লক্ষ সংখ্যা আর এদের বিরুদ্ধে জবান খোলা মানেই মুশকিল ব্যাপার স্যাপার সুতরাং বলতে হবে না চুপ থাকো জেনে শুনে হয়তো চুপ থাকলো অথবা জানতে পারলো না চেষ্টাও করলো না গবেষণামূলক পড়াশোনা করলো না যেগুলো কি বলা হচ্ছে কোরআন হাদিস এগুলি এগুলির নাম ইসলাম এই ইসলাম নিয়ে আল্লাহ রসুল প্রেরিত হয়েছিলেন পড়াশোনাই না চেষ্টাই করলো না তাহলে সবাই গুণাগার হবে তাহলে কমের পক্ষে এরকম হচ্ছে ফার্জি কিফায়া যদি একজন থাকে কেউ বলছে না একজন এই সহি কথাগুলি জানতে পারলো যে এগুলি হচ্ছে শির্ক বিদাত তাহলে তার উপর ফার্জে আইন ফার্জে আইন কেউ যখন নেই প্রতিবাদ করার তাহলে একজনের উপর ফার্জে আইন হয়ে যাবে তো যাই হোক না কেন আমাদের এই আলোচনা কমের পক্ষে ফার্জে কিফায়া কমের পক্ষে ফার্জে কিফায়া যদি অন্য অন্য আলেমরা আরো থাকেন যারা তাদেরকে এই ব্যাপারে সতর্ক করে থাকেন অথবা এই সম্পর্কে আলোচনা করে থাকেন তবে তো আসুন দেখি তাদের কিছু কথা বাইশ পৃষ্ঠার কথা বলছিলাম বাইশ পৃষ্ঠায় তিনি বলছেন এবং যদি কেউ মাওলার প্রেমে মত্ত হইয়া বেলা এখতিয়ার অনিচ্ছাকৃত ভাবে চিখ দেয় অথবা হাত পা আছড়ায় তবে সে আল্লাহর ওলি আল্লাহর অলির চিহ্ন কি এই কিতাবে পেলেন ভেদে মারে ফাটে আল্লাহর অলির চিহ্ন হচ্ছে যে কি করা চিখ দেই অথবা হাত পা আছড়ায় চিখ দেওয়া হঠাৎ করে চিখ দিল একবারে তারা এই হাল হলো অথবা হাত পা আছড়াই লাভ দিয়ে সামিয়ানার উপরে উঠে যায় আর না হলে স্টেজে উঠে যায় বুঝতে পেরেছেন তো এসব তারা করে তো এসব যদি করে তো সে হচ্ছে কি আল্লাহর ওলি কোরআনে আছে এ কথা হাদিসে আছে হ্যাঁ? চার এমামের কোন এমামের কথায় আছে উক্তিতে আছে আমাদের হানাফি ভাইরা এবং চরমনে নিজেও হানাফি বলে দাবি করে হানাফি হয়ে মরল তাদেরকে বলছি হানাফি মজাহের ফেকার কিতাব হেদায়া বেকায়তা আছে জি তাহলে দিন ইসলামে নেই আল্লাহ কোরআনে কি বলেছেন শুনবেন কোরআনের কথা যে ওলিকে আল্লাহ আউলিয়া কি বলা হয়েছে আউলিয়া আল্লাহ কারা দুইটি লক্ষণ দুইটি গুণ আল্লাহ বলেছেন যারা তাদের ইমানকে সুন্দর করেছে ইমান নিয়ে এসেছে ইমানের সংজ্ঞা বললে সময় লাগবে ইমানের যে পিলারগুলি রয়েছে স্তম্ভ রয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিত জ্ঞান আছে এবং তার বাস্তবায়ন রয়েছে ছয়টি স্তম্ভ তারপর ওয়াকানু ইয়াত্তাকুন এবং তারা আল্লাহ বিরু আল্লাহকে ভয় করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করে খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে পড়ার ক্ষেত্রে কি পড়লাম আল্লাহকে ভয় করে নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে এবার বন্দী ঠিকভাবে করলাম করলাম কিনা আল্লাহকে ভয় করে আচার আচরণ চলাফেরার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে মাতা পিতার সেবার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে জি জীবনের প্রত্যেক ক্ষেত্রে আল্লাহকে ভয় করে আর এখানে বলা হচ্ছে যে আছাড় পাছাড় করা আর চিক দেওয়া এগুলি হচ্ছে ওলির লক্ষণ বুঝতে পারলেন এই আয়াত কোথায় রয়েছে সুরাইনস আয়াত নম্বর আপনার তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তো রয়েছে তো তারপরে শুনুন তারপরে কি বলছেন তিনি আচ্ছা এই আল্লাহর ওলি যে হয়ে গেল যে আছাড় পাচার করছে যে চিক দিচ্ছে এসব করছে তাহাকে কেউ এনকার বা ঠাট্টা করলে তাহার উপর নিশ্চয়ই আল্লাহ পাকের গজব অবতীর্ণ হইবে দলিল আছে যদি কেউ ঠাট্টা করে যারে আছাড় পাচার করছে তাহলে আল্লাহর কি হবে গজব হবে সুহান আল্লাহ শুনবেন আয়াত এই সম্পর্কে যা কোরআনে হাদিসানে কোথেকে আসলো শোনেন এগুলি তোমাদের মনের কথা নাম বিভিন্ন নাম বিভিন্ন তরিকার নাম এটা চর্মনাই তরিকা এটা তরিকা এটা সাবেরি তরিকা এটা মোজাদ্দিদি তরিকা এটা চিস্তি তরিকা ইনহিয়া ইল্লা আসমাউন এগুলি সব নাম মাত্র হিন্দুদের যেমন দেবী দেবতার নাম আল্লাহুজা মানাত ছিল দেবী দেবতার নাম তেমন এই সুফিবাদের এসব হচ্ছে নাম সাম্মাই তুমুহা আন্তুম আল্লাহ বলছেন তোমরা এসব নাম রেখেছ আমি আল্লাহ নাম রাখিনি এসব চিস্তি কাদের সাহারি এসব নাম আমি রাখিনি তারপরে কি বলছেন আল্লাহ আরো শোনেন আরো স্পষ্ট মা আনজালাল্লাহ বিহামিন সুলতান আল্লাহ এ সম্পর্কে কোন সনদ দলিল প্রমাণ নাজেল করেননি কোরআনে অনেক হাদিসে কিচ্ছুতে নেই নাজেলি করেননি সব কথাবার্তা মানজাল্লাহমিন সুলতান তাহলে পেলে থেকে তাও আল্লাহ বলছেন ইল্লা তারা শুধুমাত্র অনুমান ভিত্তিক চলে যে এই পথে মনে হয় মুক্তি আছে অনুমান আন্দাজ এটা আইজি আমাদের বড়রা বলেছেন এই এই পথগুলি ভালো হবে জান যাকে বলা হয়েছে বেউনা ইল্লা জান্না তারা অনুসরণ করে শুধুমাত্র তাদের আন্দাজ তাদের অনুমান এসবকে তাদের ধারণা এসবকে তারপরে আল্লাহ কি বলছেন ওয়ামা তাহওয়াল আনফুস আর আর কাকে অনুসরণ করে তাদের প্রবৃত্তিকে তাহওয়াল আনফুস তাদের মন যা চায় মন চায় এরকম জিকির করতে ছয় লতিফা জিকির করতে মন চাই জিকির করতে গিয়ে আচার পাচার করতে চিক দিতে তাই আল্লাহ ফাকর ওইভাবেই গুমরা করেছেন আচ্ছা এগুলি হয় কেন তাদের আলোচনা তো করবো কিন্তু এই সংশয়গুলো দূর করা জরুরি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে একটা লাফ দিল হ্যাঁ জিকির করতে করতে লাফ দিল গড়াগড়ি করছে চিক মারছে তেসব হয় কেন এগুলি হচ্ছে আহওয়ালন শৈতানিয়া শয়তান পথভ্রষ্ট করার জন্য লেগে আছে এগুলো শয়তানি হাল এগুলি কোরআন এবং হাদিসের সন্নতি হাল নয় জি এসব যে হয় এই অবস্থা সৃষ্টি হয় এগুলো হচ্ছে আহওয়ালন শৈতানিয়া এগুলো হিন্দুদের সাধু সন্ন্যাসীদেরও হইতে পারে অগ্নি ধর্ম যাজকদেরও হইতে পারে আর বুদ্ধিস্টদের বুদ্ধিস্টের ধর্মীয় নেতাদেরও হইতে পারে ধর্ম ধর্মকর্ম যারা করে তাদেরও হয় জি আর খ্রিস্টানদের বনে জঙ্গলে যারা পুজো পাঠ করে এবাদত করে তাদেরও হইতে পারে আর সুফিবাদও রয়েছে কারণ সুফিবাদ হচ্ছে সবগুলির মিক্সচার ভার্তা ভার্তা বানালে অনেক কিছু দিতে হয় তাই না ভর্তা বানিয়ে ওপরে হ্যাঁ মালিশ করে দেয় ইসলামের ইসলামের তেল তেল দিয়ে মালিশ করে ইসলামের লেবেল লাগিয়ে দেওয়া হয়েছে সুফিবাদ মানে হচ্ছে ইসলাম আল্লাহকে পাওয়ার রাস্তা জি তারপরে শোনেন আল্লাহর গজব অবতীর্ণ হবে যদি ঠাট্টা মজব করে কেউ আল্লাহর ফজলে মোমেনকে মৃত্যুর পরে কবরে রাখা মাত্র তাহার কলব হইতে এক প্রকার নূর প্রকাশ হইয়া কবর আলোকিত হইয়া যাইবে কোথায় আছে আছে কোরআন হাদিস যতগুলি কথা লিখা আছে কোরআন হাদিস এই নেই কোরআনেও হাদিস হাদিসও নেই যে কবর থেকে আলো বেরোবে না মমিনের কলব থেকে আলো বেরোবে মমিন যখন কবরে যাবে তার কলব থেকে কি বেরোবে বললো আলো বেরোবে আর তার কবরকে আলোকিত করে দিবে এ কথা তো হাদিসে থাকতে হবে কমের পক্ষে আরে কোরআনে না হয় নাই তো হাদিসও তো থাকবে কোথায় আছে হাদিস আছে যে আল্লাহ ফাকরুল আলম বলবেন যদি জবাব ঠিক করে দিতে পারে তো বলবে ফাফরে সুহমিনাল জান্না জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়ালবা সুহমিনাল জান্না জান্নাতের লেবাস ফরিয়ে দাও ওফতাহুল্লাহ বাবান এলাল জান্না জান্নাতে দরজা খুলে দাও জান্নাতে দরজা খুলে দাও কোথায় আছে মমিনের কলব থেকে নূর যাবে অর্থাৎ যারা মুরিদ অথবা পীর তাদের কলব থেকে নূর যাবে আর কবর আলোকিত হয়ে যাবে এবং কবর একটি ফুল ফল ফুলের বাগানে পরিণত হইয়া যাইবে ফল ফুলের বাগানে পরিণত হয়ে যাবে সব ভ্রান্ত কথা তারপরে শোনেন এবং যেই ব্যক্তি হকানি পীরের কাছে মুরিদ হইয়া মারিফত অর্জন করার জন্য আখেরি মুসাহাদার সবক নেওয়ার আশায় সবক জপ্ত করিতে করিতে ইন্তেকাল করেন আপনি মুরিদ হয়ে গেলেন কত ফজিলত কারণ মুরিদের সংখ্যা তো বাড়াইতে হবে আর মরিদের সংখ্যা বাড়াইলে নজর নিয়াজ আর আই ইনকাম উপার্জন শুরু হয়ে যাচ্ছে মাসা আল্লাহ গরিব হয়ে নেই আমার কাছে ইন্টারনেটের কপি আছে কারণ ব্যক্তি জীবনের কারো উপরে আমি আক্রমণ করতে চাই না সমালোচনা করতে চাই না সেই জন্য দিনের যেগুলি আলোচনা সিরকি আকিরা বিদাতি আকিরা সেগুলি আলোচনা করব। নাহলে ব্যক্তি জীবনে কত প্রপার্টির মালিক এই আপনার চর্মনাই এবং এই প্রপার্টি নিয়ে কি ছিনিমিনি খেলা করেছে তার সৎ ভাইদের সাথে আর সৎ মার সাথে ইন্টারনেটে আমার কাছে এই অফিসে আছে মজুদ আছে আলহামদুলিল্লাহ কিন্তু সেটি এর বেশি আলোচনা করব না যদি অতিরিক্ত কেউ জানতে চান তাদের প্রপার্টি সম্পর্কে তাহলে সেখান থেকে জানতে পারবেন আপনি সেই ইন্টারনেট থেকে কত প্রপার্টির মালিক তারা কিন্তু আলেমরা বাংলাদেশে সবচেয়ে গরিব হচ্ছে আলেম যারা কোরআন এবং হাদিসের আলেম তারা সবচেয়ে বেশি গরিব কারণ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম গরিব ছিলেন দরিদ্র ছিলেন এবং তার ওয়ারিস যারা হবে ওয়াল ওলামা ওয়ারাসাতুল আমিয়া তারা দরিদ্র হবে আর বাকি যেহেতু পীরেরা নবীর ওয়ারিস নাই সেই জন্য পয়সাওয়ালা শোনেন তারপরে এতেকাল যদি করে মানে পীরের মুড়িদ হয়ে তাহলে কি হবে আমার পীর সাহেব কিবলা ফরমাইয়াছেন পীর সাহেব কি কিবলা আমি আমি এই কয়েক বছর আগে পর্যন্ত এই দেওবন্দীদের সম্পর্কে কারণ এই চর্মনায়ের পীর ফজলুল করিম বারবার এই কিতাবেও তার বাবা এবং ওই আরো কিতাবগুলিতেও রশিদ আহমদ গাঙ্গহির তরিকার খুব দোহাই পেড়েছেন এবং সেই তরিকার তিনি প্রচারক তো কথা হচ্ছে যে রশিদ আহমদ গাঙ্গুহির তরিকা মানে দেবন্দী তরিকা আমি ভাবতাম যে দেওবন্দি তরিকাতে মনে হয় এই কাবা ছাড়া আর কোনো কিবলা বলে না বেরেলবিদের মতো রিজবিদের মতো কিন্তু না এরা আহমদ রেজা খানের ভাই পাশাপাশি এরা এই দেওবন্দি আকিদাতেও যে পীরে কিবলা পীর কিবলা হয় তার প্রমাণ এই কিতাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন তার মধ্যে দেখেন কি বলছে আমার পীর সাহেব কিবলা ফার্মাই আছেন এই তিন সম্প্রদায় শহীদই দরজা পাইবেন কে বলেছেন আল্লাহ বলেছেন রাসুল বলেছেন যে পীরের মুরিদ হয়ে যদি হ্যাঁ, মোরাকাবা মুশাহাদা করতে করতে মারা যাও তাহলে শহীদ হবো হয় আল্লাহ বলবেন আর না হলে রসুল বলবেন তাহলে শরীয়ত হবে যে সত্যি শহীদ হ্যাঁ? কে বলেছে আমার পীর সাহেব কিবলা বলিয়েছেন মানে কারি ইব্রাহিম সাহেব বলিয়েছেন ইসাহ সাহেবের পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব তিনি বলেছেন এই হলো তাদের দিন মা আনজাল আল্লাহ সুলতান বেমনা ইল্লা জান্না ওমা তাহওয়াল আনফুস তারপর ওই আয়াতটা শেষ করিনি আর একটুকু আছে এরা প্রবৃত্তির অনুসরণ করে খেয়াল খুশির অনুসরণ করে আর অনুমান ভিত্তিক কথাবার্তা বলে তারপর আল্লাহ কি বলছেন অথচ তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত কোরআনুল করিম এসে গেছে রাসুল্লাহামের সেই হাদিস এসে গেছে দিনকে আল্লাহ আলিয়া আকমাল তো দিনকে আমি কমপ্লিট করে দিয়েছি আল্লাহ বলছেন তারপরেও তারা নেবে না যথেষ্ট হলো না তাদের জন্য ছাব্বিশ পৃষ্ঠায় পঁচিশ ছাব্বিশ পৃষ্ঠায় বলছেন সত্যই কিয়ামতের অবস্থা এইরূপ হইবে এবং আল্লাহর হুকুমে সেই দিন মানে কিয়ামতের দিন নিঃসন্দেহে পীরগণ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায় কাল কিয়ামতে হ্যাঁ, হাসরের মাঠে নিঃসন্দেহে পীরগণ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায় যাদের আকিদা এরকম যাদের কথাবার্তা এইরকম তাদের থেকে সাহায্য পাওয়ার আশা করা যায় অথচ কালকে আমাদের কি অবস্থা হবে তা কোরআনে কেরিমি আল্লাহ ফাকর বলেন বহু আয়াতে বর্ণনা করেছেন আল্লাহ ফাকের সাদ করেছেন আমপাড়ার একটি সুরাই রয়েছে ইয়মা ইয়াফিরুল মার ও মিন আখিহে ও উম্মেহি ও আবিহে ও সাহেবাতিহি ও বনিহে লেকুল্লিমরিন আল্লাহ কি বলছেন একে অপরকে দেখে পালাবে স্ত্রী স্বামীকে দেখে পালাবে স্বামী স্ত্রীকে দেখে পালাবে বাবা ছেলেকে দেখে ছেলে বাবাকে দেখে ভাই বোনকে দেখে ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাকে সব কথাবার্তা বলে তারপরে বলছেন শেষখানে কি লেকুল্লিমরিন প্রত্যেক মানুষের এমন অবস্থা হবে জানিয়েছে ব্যতি ব্যস্ত থাকবে তো প্রত্যেক মানুষের মধ্যে পীর নয় নাকি তার উর্ধে আল্লাহর কথা ভুল না পীরের কথা ভুল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ যদি ইন্নাফিজা আলিকাল্লা জিকরা এই কোরআনে কেরিমের আয়াতে আল্লাহ বলছেন তোমাদের জন্য উপদেশ রয়েছে কিন্তু কার জন্য উপদেশ রয়েছে লেমান কান আল্লাহ কালবুন যার হৃদয় আছে হৃদয় দিয়ে চিন্তা করে যে আলোচনা যে হচ্ছে এতে কোরআনুল করিমের কথা হচ্ছে এগুলি ঠিক না এই পীরে কিবলা লিখে রেখেছে পীরে কিবলার কথা ঠিক লেমান কান আল্লাহ কালবুন যে হৃদয়কে চিন্তা করে এবং শ্রবণ করে কান দিয়ে ভালো করে শোনে শুনতেই চাইলেন না না না না শুনবো না আমাদের বিরুদ্ধে বলেছে শুনবই না তা তাহলে আল্লাহ হিদায়ত করবেন না কোরআন উপদেশ হবে না তার জন্য আও আলকাসামা কান লাগিয়ে শুনলেন আপনি ভালো করে মনোযোগ সহকারে ওয়াহুয়া শাহিদ এবং নিজে মনোযোগ দিয়ে উপস্থিত হয়ে ব্রেনকে উপস্থিত করে শুনছেন কান দিয়ে ঢোকাচ্ছেন কিন্তু অন্য মনস্ক হয়ে নয় ওয়াহুয়া শাহিদ তাহলে আল্লাহ হেদায়ত করবেন কোরআনে করিম দিয়ে তাহলে কোরআনে করিমে আল্লাহ পাক কি বলেছেন সুরা মারিয়ামের কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাই আল্লাহ পাকের সাদ করছেন আল্লাহ ইনকুল্লো আকাশ এবং জমিনে যত কেউ আছে মানফিস সামাওয়াতি মানে আকাশে যে কেউ আছে জিব্রাইল মিকাইল ইসরাফিল যত ফেরিস্তাগুন আছে আকাশে ওয়াল আর জমিনে যে কেউ আছে আদম আলী ইসলাম থেকে শুরু করে মোহাম্মদুর রসুল্লাহাম পর্যন্ত যত আম্বিয়া রসুলগণ আছেন না আম্বিয়া রসুলের চাইতে বড় ওলি হয় আর ধরেই নিলাম যে ওলি ওলি বড় না নাবি বড় এই ইমান কি আমাদের নেই জি কিন্তু এই ইমান কি করে হরণ করে নিল পীরেরা যে ওলিকে বাড়াইতে বাড়াইতে আল্লাহর আরো সে পৌঁছে দিলাম আর নবী তো কখনো যেতে পারলেন না আল্লাহর আরো সে আল্লাহাক বলছেন আতির রহমানে আবদা সবাই আল্লাহর সামনে কি অবস্থায় পৌঁছিবে আল্লাহর আব্দ গোলাম হয়ে দাস হয়ে পৌঁছিবে আল্লাহ আকবর আকাশ এবং জমিনে যে কেউ আছে সবাই আল্লাহর গোলাম হয়ে আব্দ হয়ে মোহাম্মদ রসুল্লাহ আব্দ আল্লাহর গোলাম হয়ে পৌঁছিবেন আদম আলী ইসলাম ইব্রাহিম খালিল্লাহ আল্লাহর গোলাম হয়ে সেখানে পৌঁছিবেন জিব্রাহিল মিকাইল ইসরাফের সব আল্লাহর গোলাম হয়ে পৌঁছিবেন জিলানি চিস্তি সব আল্লাহর গোলাম হয়ে দাস হয়ে পৌঁছিবেন সবাই আল্লাহর গোলাম হয়ে পৌঁছিবেন আরো শুনেন তারপরে লাকাত আহসাহম আল্লাহ প্রত্যেককে গণনা করে রেখেছেন এমন নয় যে কেউ ছুটে যাবে পালিয়ে যাবে থেকে যাবে চোখের আড়ালে থেকে যাবে বেশি আসামি হইলে পুলিশ চারিদিক থেকে ধরাধরি করছে ধরপকড় করতে করতে দশটা পালিয়ে গেল পঞ্চাশটা আসামি ছিল চল্লিশটা তো ধরতে পারলো দশটা এদিক ওদিক পলাতক হয়ে গেল হয় না হয় না আল্লাহ বলছেন লাকাত আহসাম ও আদাহ আদা প্রত্যেককে আল্লাহ গণনা করে রেখেছেন আতি আর তাদের প্রত্যেককে কিয়ামতের দিনে আসবে ফারদা শুনে রাখুন ভালো করে একা একা একা ফারদ মানে কি ওয়াহিদ এক এক করে একজন আলাদা আলাদা হয়ে আসবে কেউ কারো সাথে আসবে না আমি আমার বাবার সাথে যাব আমার বাবা হুজুরে কি বললাম আমার বাবা পীরে কি বললাম আমি আমার পীর সাহেবের সাথে যাবো আমার পীরে কি বললাম এই কিতাবে বহু জায়গায় আছে এই জন্য এই আয়াতটি ভুলবেন না অকুল্লহম আতি কেয়ামাতে ফারদা সবাই একা একা আল্লাহর দরবারে উপস্থিত হবে এবং প্রত্যেককে একা একা নিজের জবাব দিতে হবে আর এই কিতাবে আর এই কিতাবে আছে যে পীর সাহেব আপনাকে ছেড়ে যাবে না হাত ধরে নিয়ে যাবে জি হাত ধরে নিয়ে যাবে আপনাকে এখন কোরআনের কথা নেবেন না আপনার এই পিরে কিবলার কথা বানানো কিবলার কথা নেবেন আরো শোনেন তারপরে বলছেন ওই ছাব্বিশ পৃষ্ঠাই যদি হাক্কানি পীর পাইয়া তাহার সবক নিয়া থাকেন এবং পীর হইতে মরিদগণ যে ফয়েজ পায় তাহাও যদি পাইয়া থাকেন ফয়েজ পেতে হবে পীর থেকে ফয়েজ ও বরকত যদি পেয়ে থাকেন তাহলে ফয়েজ দেন আবার ফয়েজ বন্টন করতে পারেন নবী করিম সাল্লাম সাহাবাই কেনকে ফয়েজ বন্টন করেননি হ্যাঁ প্রথম খলিফা দ্বিতীয় চোদ্দ তৃতীয় চতুর্থ খালিফা এক লাখ চব্বিশ হাজার সাহাবি কেন ফয়েজ নিয়ে নিয়ে বসে থাকতেন আর অন্যরা যেত তাবে ইন্না সাহাবারা ছোটরা বড়দের কাছে আর তারা বিতরণ করতেন তা হইতো না কিন্তু এরা ফাইজ বিতরণ করে এই কিতাবেও আছে ফাইজ বিতরণের কথা যে ফাইজ পাই তাহাও যদি পাইয়া থাকেন তবে আপনার জন্য অন্য পীরের কাছে মুড়িদ হওয়ার দরকার করে না এক পীরই যথেষ্ট কারণ ওর কাছ থেকে ফাইজও পেয়ে গেছেন আর আপনি ভালো সবকও নিয়ে এনেছেন মশাল্লাহ ফাইজ কাহাকে বলে তাহা লিখা হইবে ইনশাল্লাহ ফাইজ যে কাকে বলে এখন তো বুঝতে পারলেন না এই কি লিখবে নাকি তবে তাই বলছে আর একটি কেসা শোনাই এখন শুনলেন কোরআনের কথা যে সবাই একা একা হাজির হবে আর পীর চোর কেউ সাথে করে নিয়ে যাবে কেমন বলছে আমি কবর থেকে সাথে নিয়ে নিলাম কবর থেকেই সাথে নিয়ে নিল একসাথে কবর বলছে কবর থেকে সাথে নিয়ে নিলাম একে ছেড়ে আমি যাবো না আমি একে নিয়ে আমি জান্নাতে ঢুকবো পীরের কাছে মরিদ হওয়ার উপকারিতা কি এই উপকারিতা তিনি বলছেন একটি কেসা জি আর কেসাও লিখেছেন কে মাসা আল্লাহ এই উম্মতের যে ডাক্তার হাকিমুল উম্মত হাকিম মানে ডাক্তার আপনার জানেন হেকিম মানে হেকিমি যে ওষুধ জড়িবটির ওষুধ আগের যুগে ইংরেজদের যুগে যে ওষুধটি খুব চলতো এখনো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারতে একটা হেকিমি সেকশন আছে এমবিবিএস করে যারা এই আপনার ইংরেজি ঔষধে অ্যালোপ্যাথিকের উপর পড়াশোনা করে আর যারা ওই হেকিমি ডাক্তারি পড়ে তাদেরকে বলে বিইউএমএস ইউনানি মেডিসিনে যারা পড়াশোনা করে তাদেরকে বিইউএমএস বলে আমাদের আমার এক ক্লাসমেটও বিইউএমএস করার পরে মাদ্রাসা ছেড়ে দিয়ে তখন চলে জামে সালাফি থেকে একসাথে ফারিক আমি মদিনা আসলাম সে যখন মদিনা রাস্তায় আসতে পারলো তখন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেল অ্যাডমিশন নিল বিইউএমএস করার পরে তারপরে এমডিও করলো বেচারা আর এমডি করার পরে জিদ্দাই এসেছিল কিছুদিন তারপরে আবার থাকতে পারেন সেখান থেকে চলে গেছে তো এই এই হাকিমুল মাত হাকিম হাকিমুল কার উপাধি জানেন তো আশরাফ আলী থানবি নাম নেই না বেআবি হয়ে যাবে মোহাম্মদ রসুল্লাহ নাম নিলে অসুবিধা নেই আবু বকার উমার ওসমান বললে অসুবিধা নেই বেআবি হয় না কিন্তু আশরাফ আলী থানবি নাম নিলে বেআবি হয়ে যাবে তাই তার নাম দেওয়া হয়েছে হাকিমুল ওম্মা এই হাকিমুল উম্মা সাহেব কি বলেছেন একটি কিসা বয়ান করেছেন যে কিসাত আছে কোন এক দেশে একজন কাফন চোর ছিল কাফন চোরা এই কাফন চোরার বড় কেসা শুনিয়েছে যাই হোক কাফন চুরি করতে গেছে এক আরে চুরি করি সাধারণ লোকের চুরি কর ও পাগল চোর ছিল জানে না যে কার চুরি করতে গেছে আল্লাহর অলির চুরি করতে গেছে অতপর কবর খুঁড়িয়া কাফন খুলিতে আরম্ভ করলো গেল ওই অলির কবর খুঁড়তে গেছে সিনা পর্যন্ত খোলা মাত্রই দরবেশ সাহেব চোরের হাত ধরিয়া বসিলেন দরবেশ মানে পীর সাহেব বুঝতে পারছেন দরবেশ মানে পীর ধরিয়া বসিলেন গভীর অন্ধকার রাত্রে মোর্দার হাত ধরিয়া বসার ফলে ওই ব্যক্তি ভয়ের চোটে চিৎকার মারিয়া বেহস হইয়া পড়িয়া মারা যায় আর চোর কি আর বাঁচতে পারে কবরে কাফন চুরি করতে গেছে আর ওর হাত ধরে বসে আছে ওই মৃত আল্লাহর আল্লাহর অলি তাদের ভাষায় আসলে শৈতানের বলি এসব আর এইসব কিসা কাহিনী হয় হয়নি প্রথম কথা হচ্ছে এসব সোনা ভানের কিসা সোনা ভানের কিসা শুনেছেন নাকি হ্যাঁ ওই আশিমন নাকি জলপান করতো হ্যাঁ বা দুধে ভাতে দুধে ভাতে আর পানিতে এসব আশিমন নাকি পান করার কেসা কাহিনী সোনা ভানের কেসা বাঙালিদের মধ্যে খুব প্রসিদ্ধ আগের যুগে তো এসব সোনা ভানের কেসা হাকিমুল সোনা ভানের কেসা শোনাচ্ছেন আশিমন জলপানের কথাবার্তা তো মরি গেল চোর দরবেশ সাহেব ওই রাত্রে তাহার এক হলিফাকে স্বপ্ন যোগে বলিলেন তার মানে এই আকিদা পীর সাহেবের যে স্বপ্ন দেখাবার ক্ষমতা তার আছে বলুন স্বপ্ন দেখাবার ক্ষমতা কার আপনাকে যদি একটা একটা করে আকিদাই ধরি যে আপনার কি বিশ্বাস আছে আপনাকে আমি স্বপ্ন দেখাতে পারি আপনাকে চর্মনায় পীর স্বপ্ন দেখাতে পারে যে নিজেই দেখাবে স্বপ্ন তার হাতে এই পাওয়ার আছে আপনাকে মোহাম্মদ রসুল্লাহ আরো আগে শেষখানি চলে যান না কেন সৃষ্টি সেরা যিনি মোহাম্মদ রসুল্লাহ নিজেই স্বপ্ন দেখাবেন এই ক্ষমতা মোহাম্মদ রসুল্লাহকে দেওয়া হয়েছে একটি দলিল চাই শুধু একটি আয়াত অথবা রসুল্লাহ একটি হাদিস যে মোহাম্মদ হাসানকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি স্বপ্ন দেখাতে পারেন এসে ক্ষমতা আছে আছে কোন দলিল মা আনজাল আল্লাহ সুলতান আয়াত ভুলবেন না আল্লাহ বলছেন এইরকম কোন প্রমাণ আমি নাজিল করিনি আমি আল্লাহ তাহলে এইসব কথা থেকে আসলো প্রবৃত্তির অনুসরণ আরজান অনুমান ভিত্তিক খেয়াল খুশি কথাবার্তা স্বপ্ন দেখাচ্ছেন স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ ভালো স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ খারাপ স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ খলিফাকে স্বপ্নে বলিলেন যে আমার কবরে সাইিত চোরকে তুমি গোসল দিয়ে আমার পাশে দাফন দাও মরে গেছে এমনি রাখলো না এখন গোসল দিতে বলছে এই চোরকে গোসল দিয়ে আমার সাথেই দাফন দাও স্বপ্নের ভিতরে খলিফা সাহেব জিজ্ঞাসা করেন হুজুর আপনি টাকা দেওয়া সত্ত্বেও যখন চোর এই কাজ থেকে ফিরে নাই মানে চোরকে সংশোধন করার চেষ্টা করা হয়েছে তারপরে সে সংশোধন হয়নি আবার কাপড় চুরি করতে এসছে তখন তাহাকে এত সম্মান করার আবশ্যক কি কেন এত সম্মান করবেন আপনার পাশে আবার কবর ফেলেন কোথাও নিয়ে গিয়ে ফেলে দিচ্ছেন ওকে কেন আপনার কবরে একে দাফন করবো হ্যাঁ। দরবেশ সাহেব বলিলেন বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে এখন কিয়ামতের দিবসে ওকে ছাড়িয়া আমি কেমনে পুলিশেরাত পার হইয়া যাইব দেখলেন এ হলো হাকিম উল্লম্মতের আকিদা সাফলি থানবির আকিদা এ হচ্ছে ইসাক সাহেব চর্মনাই পীরের আকিদা এ হলো ফজলুল করিমের আকিদা হ্যাঁ, জি এ হলো দেবন্দি আকিদা নিজের পক্ষ থেকে শোনাচ্ছে না তার কিতাব থেকে কিতাবও বলে দিচ্ছি আপনাদেরকে ভেদে মারেফাতিয়া দে খোদা আয়াত শুনলেন কেয়ামাতে কেয়ামতের মাঠে প্রত্যেকে একা একা একা হাজির হইতে হবে আর বলছে যে আমি ছেড়ে যাব না পুলিশেরা তো সাথে নিয়ে যাব কবর থেকে সাথে নিয়ে নিল তারপরে মন্তব্য করছেন যে চরমনায় পীর ওগো প্রাণের বন্ধগণ আল্লাহর ওলির হাতের সঙ্গে হাত লাগার কারণে যদি একটি চোরের মুক্তি হওয়ার আশা করা যায় তবে হকানি পীরের কাছে মরিদ হইলে আপনাদের জন্য কত দূর ফায়দা হইতে পারে তাহা চিন্তা করিয়া দেখুন দলিল হকানি পীরের মরিদ হওয়ার দলিল কোরআন হইল না হাদিস হইল না সাহাবাই কেরামের উক্তি হইল কি হইল একটা চোরের সোনাভানের কিসা হ্যাঁ হাকিম হাকিমুল বয়ান করেছেন এতে যদি চোরের মুক্তি হতে পারে তাহলে আপনি মরিদ হবেন হকানি পীরের কাছে তো আপনার কি মুক্তি হবে না এগুলি হলো দলিল ইসলামের এই কিতাবে আর একটি বিষয় আমি এর আগে অনেকবারই প্রশ্ন উত্তরে বলেছি এই ইস্ক আশেক মাসুক আল্লাহকে মাসুক বলা আর যে পীর অথবা যে মুরিদ হয়েছে সে হচ্ছে আশেক আল্লাহর আশেক আর তারপরে বাংলা ভাষায় তার অর্থই করেছে অর্থটা তার জবান থেকে শুনিয়ে দিই আল্লাহর প্রেমিক আল্লাহর কি প্রেমিক অর্থাৎ প্রেম করা এক কথায় আচ্ছা প্রেম করা শব্দটি ভালো না মন্দ একটা মাধ্যমিক পড়া বাঙালি ছেলেও বলতে পারে যে প্রেম করা শব্দটি ভালো না মন্দ শব্দ হ্যাঁ বলুন দেখি প্রেম করা ভালো শব্দ আদবের শব্দ আপনি বলতে পারবেন আপনার আব্বাকে যে আব্বা আপনার সাথে আমি খুব প্রেম করি আচ্ছা বাবার বাবাটি মাকে মাকে কে ভালোবাসে না যে মা গো তোমার সাথে আমার খুব প্রেম রহিয়াছে আমি খুব প্রেম করি তোমাকে বলতে পারবেন তাহলে বোঝা গেল যে এই শব্দ সবার জন্য প্রযোজ্য নয় বাবার জন্য প্রযোজ্য নয় মায়ের জন্য প্রযোজ্য নয় বোনকে বড় আপা আপনার আমি প্রেমিক আর আপনি আমার প্রেমিকা বলতে পারবেন তাহলে আশেক মাসুক যে আরবিতে শব্দটি আছে সেটি হচ্ছে কেমন শব্দ যেটি হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসার প্রেমের শব্দ অথবা যে নাজায়েজ অবৈধ প্রেম করে তাদের ক্ষেত্রে এই শব্দ নোংরা শব্দ সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকে আর যে যেটি পবিত্র ভালোবাসা বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা বোনের ভালোবাসা বোন ভাইকে ভালোবাসে ইত্যাদি এগুলি হচ্ছে মহাব্বত এই শব্দ হচ্ছে আরবিতে মহাব্বত বাংলাতে হচ্ছে ভালোবাসা স্নেহ করা শ্রদ্ধা করা আদর করা এগুলি শব্দ আর যদি বাবার জন্য এই শব্দ না চলে বেয়াদবি শব্দ না চলে মায়ের জন্য না চলে বোনের জন্য না চলে শাশুড়ির জন্য আরে তোমার মেয়েকেও শাশুড়ি মা তোমার মেয়েকেও প্রেম করি খুব আর তোমাকেও প্রেম করি বলতে পারবেন কোন বেয়াদব বাঙালি আছে বলতে পারবে কখনো পারবেন না তাহলে আল্লাহকে কি করে এত বড় বেয়াদবি করে বলতে পারবেন এই কথাই বলেছিলাম যে এই কেতাব বহু বেয়াদবী আছে আল্লাহর সাথে পৃষ্ঠা পৃষ্ঠাতে ইস্কার মাসুক আল্লাহর সাথে ইস্কার মাসুক আর শুধু তাই নয় এই কিতাবে শোনাবো বলছে যে একজন লোক আল্লাহর সাথে খেলা খেলতে চায় প্রেমের খেলা খেলতে চায় বিয়ে করেছ বলছে বিয়ে করিনি আগে বিয়ে করে রেছ না হলে কেমন করে বুঝবো যে আল্লাহর সাথে কেমন করে প্রেম করে আউজবিল্লাহ তুমি বিয়েই করনি এই প্রেমের স্বাদ পাওনি দুনিয়ার প্রেমের স্বাদ পাওনি তো আল্লাহর সাথে কেমন করেই তুমি প্রেম করবে কি লজ্জাকর কথাবার্তা এসব কথাবার্তা হিন্দু খ্রিস্টান ইয়াহুদি যদি জানে তো ছি ছি থুথু করবে যে ও ইসলাম তাহলে এই ইসলাম গ্রহণ করার প্রয়োজনই কি আমাদের রামায়ণ মহাভারত ভারত যথেষ্ট রয়েছে এইসব রামায়ণ মহাভারতেরই মতো কথাবার্তা যদি হয় তাহলে কেন ইসলামের দিকে আকৃষ্ট হবে বাংলাদেশের দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট যাও হিন্দু আছে বা খ্রিস্টান আছে তারা কেন ইসলাম গ্রহণ করবে এই ইসলাম দেখে বিকৃত ইসলাম দেখে সঠিক ইসলাম পেশ করতে হবে সঠিক ইসলাম না পেশ করলে অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব নয় আমাদের এখানে একজন ইন্ডিয়ান উত্তরপ্রদেশের আহমদ ইয়াদব বলে এখন বক্তব্য করে বক্তা সে এখন মুসলিম হয়ে বক্তা হয়েছে সে এখন আছে আজকে আমার সাথে মাগরীবে দেখা করলো সে সে তাকে জিজ্ঞাসা করা হলো ইসলাম গ্রহণের পরে যে তুমি ইন্ডিয়াতে কেন ইসলাম গ্রহণ করলি সৌদি আরবে এসে কেন ইসলাম গ্রহণ করলে তখন সে জবাব দিয়েছিল একটি জবাব যে ইন্ডিয়াতে আমি হিন্দু ধর্ম আর মুসলিম ধর্মে কোনো পার্থক্য দেখতে পাইনি কিন্তু সৌদি আরবে যে দেখলাম যে আলহামদুলিল্লাহ এখানে পার্থক্য আছে হিন্দু ধর্ম শির্কের ধর্ম আর ইসলাম ধর্ম হচ্ছে তৌহিদের আল্লাহর একত্রের ধর্ম এই পার্থক্য আমার সামনে বাস্তবে প্র্যাকটিক্যালে সুস্পষ্ট হয়ে উঠল তখন আমি ইসলামের দিকে আকৃষ্ট হলাম পড়াশোনা শুরু করলাম মুসলমান হইলাম আর ওখানে দেখি যে হিন্দুরা দুর্গা পূজা করে আর মুসলিমরা দরগাহের পূজা করে পার্থক্য কোথায় হিন্দুদের মধ্যে যে কিসা কাহিনী রয়েছে মিথ্যা এসব উপন্যাস ধর্মের নামে তাও মুসলিমদের মধ্যে পীরতন্ত্র রয়েছে তাহলে পার্থক্য কোথায় কিভাবে মুসলিমকে ইসলামের দাওয়াত দেবেন আপনি শোনেন তাহলে আল্লাহ সম্পর্কে এই বেয়াদবী শব্দগুলি দু একটি শোনায় নামাজে বা ওয়াজের মহফিলে অথবা জিকিরের অবস্থায় চিখ মারতে দেখেন অথবা হাত পা আছড়াইতে দেখেন তবে নিশ্চয় মনে করিবেন যে তাহার রুহ মাসুকের সঙ্গে প্রেমের খেলা খেলিতেছে মাসুকের সঙ্গে প্রেমের খেলা খেলিতেছে মাসুক কাকে বলল আল্লাহকে আল্লাহর সাথে প্রেমের খেলা খেলিতেছে কত বেয়াদবি কথাবার্তা জি আমাদের দেশে এক শ্রেণী জাহেলা ওইজন আশেক ইলাহি মদিনা ইউনিভার্সিটিতে এক বিদ্যার্থী ছেলে পড়ার জন্য এসেছিল সম্ভবত চিটাগাং দিক থেকে তো বংশগত বিদ্যার্থী ওর নাম হচ্ছে আশেকে লাহি সবাই তাকে নিয়ে ঠাট্টা মজাক করতো কারণ আরবরা জানে যে আশেকে লাহি এই সাজা আশেকে লাহি আর তুমি ঈশ্বর করো প্রেম করো আল্লাহর সাথে এ কেমন কথাবার্তা আরে জায়েজ প্রেম করলে স্ত্রীর সাথে প্রেম করো আর হারাম প্রেম যারা করছে লিভ টুগেদার যারা করছে তারা হারাম প্রেম করছে আর ইয়ে প্রেম কোথায় বাবা মায়ের সাথে বোনের সাথে যখন চলে না তো আল্লাহর সাথে আশেকে লাই আশেকে লাহি সবাই এর নাম নিয়ে ঠাট্টা মজাক করতো আরবরা জাহিল হইলেও সে জানে সহি আকিদা জানে আকিদার ক্ষেত্রে তাদের ভুল নেই পাপ করলেও ফাঁসে কি কাজ করলেও মাসা আল্লাহ তাদের এই আকিদা একবার স্পষ্ট আপনি আশেক এলাই বললেই একটা বারো বছর চোদ্দ বছর চাই সাজা আশেক এলাই তারপরে আরেকটি কথা বলি কোরআনে কারিমে আল্লাহর মহাব্বতের কথা বহু জায়গায় রয়েছে ইন কুন্তুম তোহিবুন আল্লাহ তোমরা যদি আল্লাহর সাথে মহাব্বত করো ভালোবাসা ভালোবাসার কথা রয়েছে মহাব্বত শব্দ রয়েছে তাদের অসুবিধা কি যে মহাব্বত বলতো এই প্রেমে কেন পড়লো তারা জি আর এই রহস্যের কারণে পীরের মৃত্যু দিবসকে তারা মৃত্যু দিবস বলে না কি বলে অরুস কারণ প্রেম করলেন নাজাজ আজকাল প্রেম একজনকে বিয়ে করবেন বলে প্রেম করতে করতে করতে দেশে গেলেন তারপরে বিয়ে করলেন এতদিন দেখা শেখাতে হয়নি শুধু টেলিফোনে প্রেম চলছে চিঠি পত্রালাপেই শুধু প্রেম চলছে আর তারপরে বিয়ে শাদী হইলো তারপরে দেখা হচ্ছে না লোকজন একটু সমাগম কমবে তাহলে রাত্রে গিয়ে দেখা শেখাতে হবে ওই যে রাত্রে দেখা হইলো ওটা হচ্ছে ইয়ামুল অরস ইয়ামুল অরস বিবাহ সাদির দিন সাদির দিন পীরেরা আল্লাহর সাথে নাকি এই প্রেম করতে থাকে বেয়াদবি করতে থাকে করতে থাকে দেখা হয় না মানে মরণ হয় না হয় না হয় না যেদিন মরণ হইল আল্লাহর সাথে এখন প্রেমের খেলা খেলতে শুরু করলো কি সাক্ষাতে এর সাথে তুলনা করা হয়েছে যে বাসর রাতের সাথে তুলনা করা হয়েছে পীরকে আল্লাহর সাথে তারপরে মৃত্যুর দিন তারা আল্লাহর সাথে বাসর করে আউজবিল্লাহ হাউজবিল্লাহ এইসব খোরাফাত এবং সিরকি কুফরিয়া বেয়াদুবি আকিদা থেকে আল্লাহ পানহাই তার হোক মুসলিম মোহাম্মদকে ইমাম ফখরুদ্দিন রাজির একটি গল্প শুনিয়েছে এখানে এক বিদাতি পীর ছিল রুমি ওই রুমির বরাত দিয়ে এখানে বর্ণনা করেছে চর্মনায়ের পীর যে ইমাম ফখরুদ্দিন রাজি খুব বড় আলেম ছিলেন এতে কোনো সন্দেহ নেই ইমাম ফখরুদ্দিন রাজি একজন বড় মুফাসের এবং আলেম ছিলেন তার একটি প্রসিদ্ধ তফসির রয়েছে তফসির কবির তফসির আল কবির এই লেখকও লিখেছে তার সম্পর্কে কিন্তু তার সম্পর্কে দেখেন শরীয়ত নিয়ে এবং দিনের এলেম নিয়ে কত ঠাট্টা মজাক করা হয়েছে বলছে যে ফখরুদ্দিন রাজি নামে এক ব্যক্তি বড় আলেম ছিলেন একদা তাহার মনে মুড়ি হওয়ার ইচ্ছা হইল মুড়ি হওয়ার ইচ্ছা হইল প্রথম কথা হয় কিসা হচ্ছে বানানো কেসটা আর না হলে বিভ্রান্তির শিকার হয়েছে ফাকরুদ্দিন রাজি যে বিভ্রান্তির শিকার হবে না আমল বানা যাবে না আল্লাহর নবী ছাড়া কারো জন্য গ্যারান্টি দেওয়া হয়নি আল্লাহ নবীর হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে অর্থাৎ সাহাবি হয়েছে তারপরে জাকাত অস্বীকার করে মোরতাদ হয়েছে এরকম কিছু লোক ইসলামের ইতিহাস সিরাতুল নবী পড়েন আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পর মোসাইলামা কাজা মৃত্যুক যখন নব দাবি করলো আল খারাজ এলাকায় বর্তমান আল খারাজ এলাকায় ইয়ামা বলা হয় এলাকায় তখন তারা ওর কলে তার বংশের লোক ছিল ওই মোসাইলামা কাজদাবে এর বংশের লোক ছিল বলছে আমাদের বংশের নবী এর প্রতি ইমান নিয়ে আসবো মোহাম্মদ রসুল্লাহকে ছেড়ে দিয়ে রাহিল্লাল মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে সে মোসাইলামা কাজাবের অনুসারী হয়ে গেল মোহাম্মদ হয়ে গেল তাহলে যদি আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করেও মুরতাদ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ইমাম ফাকরুদ্দিন রাজির গুমরাহির সম্ভাবনা রয়েছে এমাম ফাকরুদ্দিন রাজির সম্পর্কে দেখেন কি মজার কথা বলছেন পীর পাচ্ছে না মরিদ হওয়ার ইচ্ছা হলো কিন্তু মনোপুত কামেল পীর পাইতেছিলেন না পরে বহুদূরে এক পীর সাহেবের সন্ধান পাইয়া তাহার দরবারে হাজির হইলেন তাহার অবস্থা দেখিয়া খাঁটি পীর বলিয়া তাহার নিকট পছন্দ হইল মৌলানা সাহেব খাস সময়ে হুজুরের দরবারে উপস্থিত হইয়া মরিদ হওয়ার ইচ্ছা প্রকাশ করিলেন হুজুর পরিচয় জিজ্ঞাসা করেন তিনি বলেন আমার নাম ফখরুদ্দিন রাজি পীর সাহেব বলিলেন আমি আপনি কি ইমাম ফখরুদ্দিন যাহার সমকক্ষ কোনো আলেম বর্তমানে নেই তিনি বললেন জি হ্যাঁ আমি সেই অধম পীর সাহেব বলিলেন বাবা মজার কথা শোনেন এখন মজার কথা শোনাচ্ছি বাবা আপনার মধ্যে এত এলেম যে এলেমে মারেফাত ঢুকিবার জায়গাই নেই জায়গাই নেই এত এলেম হয়েছে আপনার মধ্যে জাহিরি এলেম হয়েছে মানে শরীয়তের এলেম যে বাতেন এলেম আপনার মধ্যে দেব কোথায় কোনো জায়গাই নেই বলেন এইসব কথাবার্তা যুক্তিসঙ্গত কথা সায়েন্স টেকনোলজির যুগে যুক্তিসঙ্গত কথা যে এলএম শিখতে শিখতে শিখতে মগজ ভর্তি হয়ে গেছে অথবা হৃদয় ভর্তি হয়ে গেছে আর এলএম ঢুকবে না এরকম ব্যাপার স্যাপার আছে নাকি অনেক সায়েন্স পড়া ছাত্র আছেন এখানে অনেক অনেক ভালো ভালো এখানে ডিগ্রিওয়ালা লোক আছেন আমাদের বলুন দেখি কত অযৌক্তিক অবাস্তব কথাবার্তা ইসলাম কি এরকম অবাস্তব নাকি যে আপনার এত এলএম হয়ে গেছে এলএম এখন কমাইতে হবে হ্যাঁ আনলোড করতে হবে এখন ওভারলোড হয়ে গেছে না হলে গেলেন আপনি না হলে আপনাকে এই বাতিন ইলিম দেওয়া যাবে না আচ্ছা এখানে আরেকটি মজার কথা তার সাথে সাথে শুনিয়ে দি এখানে এক এলিম ছিল ফখরুদ্দিন রাজির কাছে তাই না দিনের এলিম শরীয়তের এলিম আর এ আর কোন এলিম দেবে বলছে এলিমে মারেফাত ঢুকাইবে তাহলে একটি কথা এখানে স্পষ্ট হয় এদের আকিদার থেকে এদের কাছে এলিম দুই প্রকার আর তা আপনারা শুনেছেন তাদের থেকে হ্যাঁ এই তারা বলে শরীয়ত হাকিকত মারেফাত আর কি তরিকত এসব কথাবার্তা বলে আচ্ছা আর কে দুই ভাগে ভাগ করে এই চারটি কথা তো প্রসিদ্ধ রয়েছে জানি না কি জন্য এইভাবে তারা আবিষ্কার করেছে তরিকত মানে এই তরিকার উপরে চলতে হবে মারেফত মানে গোপনীয় এলিম হাসিল করতে হবে আর শরীয়ত মানে বাহ্যিক শরীয়ত নামাজ রোজা হজ জাকাত উজু গোসল এইসব এলেম হ্যাঁ আর একটা কি হাকিকত হাকিকত মানে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাও এটি হবে তাদের ভাষা তো শোনেন তাহলে তারা এলিমকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে শরীয়ত মানে জাহির এলিম শুধু তাই নয় এই শুধু না এছাড়াও বহু লোকের কথা দেখলাম দেওবন্দের মহতামি কারি মোহাম্মদ তাইয়েব তার কিতাব আমার বাসাতে রাখা আছে সেই কিতাবে তিনি এইভাবে স্পষ্ট করে বলছেন তাহলে দেওবন্দীদের আকিদে হচ্ছে যে এলেম দুই প্রকার ইসলামের এলেম একটা হচ্ছে জাহিরি এলেম আর একটা হচ্ছে বাতেনি এলেম এই ভাগ কোথেকে আসলো কোরআনের একটি আয়াতে আছে আমি একটি আয়াত চাই বেশি চাই না একটি আয়াত আমার ইমানের জন্য যথেষ্ট আমার বিশ্বাস করার জন্য যথেষ্ট আল্লাহ পাকের একটি আয়াত যেখানে এলেমকে ইসলামিক শরিয়ার এলেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে শরীয়ত বাহ্যিক নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি উজু গসুল আর আরেকটা হচ্ছে মারেফত মানে ভিতরের এলেম যেগুলি সাধারণ মানুষ জানে না যেগুলি পীর ছাড়া জানা যায় না একটি আয়াত চাই অথবা একটি সহি হাদিস চাই বখারি মুসলিম আবু দাউদ্দিরমিজি না সাইবিন সিয়াসিতা জানেন ছয়টি কিতাবের একটি কিতাব একটা সহি হাদিস দেখাতে পারলে হবে যে এলএম দুই ভাগে বিভক্ত কোরআনেও নেই হাদিসেও নেই সাহাবাইকার উক্তিতেও নেই কোথাও নেই আসলো কোথা থেকে তাহলে এই আগাছা ঢুকলো কোথা থেকে মুসলিম উম্মাতে মুসলিম উম্মাকে বিষক্ত করলো কি করে এই বিষ কোথেকে ঢুকলো শুনে রাখুন ভালো করে মুসলিম জাতিকে গুমরা করার জন্য আবদুল্লাহ বিন সাবা ইয়াহুদি ইয়াহুদি ছিল এমন দেশে ইয়াহুদি ছিল সে ইসলাম গ্রহণ করলো ধ্বংস করার জন্য মুসলিমদেরকে মুসলিম জাতিতে ফাটল ধরাবার জন্য তারপরে বিভিন্ন দেশে দূরে দূরে মক্কামুদ্দিনে আসে না কারণ মক্কামুদ্দিন আসলে সাহাবে কেরামের সংখ্যা বেশি রয়েছে তাবেইন জ্ঞানী লোকেরা রয়েছে এখানে তো গুমরা করতে পারবো না চলে গেল আপনার সামদেশে সামদেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো সেখানে মাবিয়া রাজি আল্লাহ তালাও ছিলেন আর সেখানে অনেক সাহাবে কেনারা পৌঁছে গেছিলেন সুতরাং সেখানে কোনো তাল পেল না চলে গেল মেশরে গুমরা ইরাকে এসব দেশে গিয়ে গুমরা করলো লোকজনকে নতুন নতুন কথাবার্তা তার মধ্যে একটি কথা যে আলী রাজি আল্লাহ তালানহকে আল্লাহ বিশেষ এলেম দান করেছেন আর আলী রাজি আল্লাহ তালানহকে আল্লাহ তার অলুহিয়াতে প্রভুত্বে ভাগ দিয়েছেন অর্থাৎ আলী হচ্ছে এলা এই আকিদা ইয়াহুদিদের ঘর থেকে আসলো আবদুল্লাহ বিন সাবার আকিদা সে নিয়ে এসে ঢুকালো মুসলিমদের মধ্যে ফাটল ধরাবার জন্য মুসলিম জাতিকে ডিভাইড করতে হবে না হলে ধ্বংস করা যাবে না এই জাতিকে অনেক চেষ্টা করলাম যুদ্ধ করে এদেরকে পারা যাবে না কোনো কিছুতেই পারা যাবে না তাহলে কিভাবে পারা যাবে এদেরকে ভাঙন ধরে তো এদের মধ্যে কিছু লোককে পয়দা করলো যারা বলতে লাগলো যে আলী এলাহ আলী মাহবুদ উপাস্য প্রভুত্বের অনেক গুণ রয়েছে তার মধ্যে তিনি দিতে পারেন তিনি নিতে পারেন এবং তার কাছে বিশেষ এলেম রয়েছে বা তিনি আউ বাকারও জানে না উমারও জানে না উসমানও জানে না কেউ জানে না সাহাবারা কেউ জানে না বুঝতে পেরেছেন এই এলেম ওদের থেকে আসলো যারা গ্রহণ করলো তারা বর্তমানে বিভিন্ন দেশে রয়েছে যাদের বিভিন্ন দল তারাও বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের মধ্যে যারা একেবারে আপনার বাতেনি আকিদে বিশ্বাসী অর্থাৎ প্রত্যেকটি ইসলামের পরিভাষা যা রয়েছে যেমন সলাত জাকাত হজ সম প্রত্যেকটির বাহ্যিক ব্যাখ্যা না বলছে সম মানে এই রোজা পালন নয় সলাত মানে এই নামাজ পড়া নয় জাকাত মানে এই জাকাত নয় এই যে জাকাত দিচ্ছে শতকর আড়াই শতাংশ এই সব নয় এই ফিরকাটিকে বলা হয় বাতেনি ফিরকা এই ফিরকাকে কি বলা হয় এরা আসলে পরিচিত শিয়া বলে শুনে রাখুন ভালো করে এরা পরিচিত শিয়া বলে কিন্তু শিয়াদের মধ্যে বিভিন্ন গ্রুপে ভাগ হয়েছে তারা তার মধ্যে ইরানি জাতি এরা ইসনা আশারিয়া বারোটি এমাম নিষ্পাপ মাসুম এতে বিশ্বাসী আর আরেকটি দল বাতেনি বলে পরিচিত তারা আর বাতেনিদের মধ্যে আবার কয়েক ভাগ হয়েছে যেমন আমি বলেছি যে ভারতের ভারত উপমহাদেশে যারা বর্তমানে নিজেদেরকে হানাফি বলে তারা পাঁচ ভাগে বিভক্ত হয়েছে তেমনি এই বাতেনিরা কয়েকভাবে বিভক্ত হয়েছে তার মধ্যে একটির নাম কয়েকটির নাম বলছি আপনাদেরকে যারা বাতিনি অর্থাৎ শরীয়তের বাতিন রয়েছে গোপনীয় রহস্য রয়েছে গোপনীয় অর্থ রয়েছে যে গভীরতাতে না গেলে ওগুলো জানবে না যারা নামাজ পড়ে তারা নামাজই পড়ে জাহিরটাই জানে ভিতরের যে সালাতের অর্থ হচ্ছে জানেই না জাকাত শতকরা আড়াই টাকা দেয় শুধু বাহ্যিকটা জানে আসল যে অর্থ সেটা জানেই না ওরা এই জাকাতে বিশ্বাসী নয় এই হজে বিশ্বাসী নয় এই রোজাতে সিয়ামে বিশ্বাসী নয় এই নামাজে বিশ্বাসী নয় তারা তাদের একটি দলের নাম শুনে রাখুন এই দলগুলি ইন্ডিয়া পাকিস্তানে রয়েছে জি বাংলাদেশেও কিছু রয়েছে আর কিছু আরব দেশে রয়েছে আর বিশেষ করে ইউরোপ পশ্চিমা দেশগুলিতে রয়েছে ব্রিটেনে ফ্রান্সে এরা রয়েছে এদের দাওয়াত সেখানে খুব সক্রিয়ভাবে কাজ করছে মুসলিমদের মধ্যে কারণ সেখানকার মুসলিমরা যেহেতু ইসলাম সম্পর্কে শিখার বড় বড় কোনো ইসলামী প্রতিষ্ঠান নেই তাদেরকে গুমরা করার জন্য বড় সুযোগ রয়েছে তো এদের নেতারা বেশিরভাগ ওই পশ্চিমা দেশগুলিতে ব্রিটেন ফ্রান্সে বাস করে তাদের একটি দলের নাম আগা খানি শিক্ষিত লোকেরা অনেকে নাম শুনেছেন অনেকে না অমুক আগা খানি ও আগা খানি এই বাতেনি তাদের বাতেনি ব্যাখ্যা রয়েছে ইসলামের আর একটি নাম হচ্ছে বোহরা যা পাকিস্তান করাচিতে সবচেয়ে বেশি বাস করে আর ইন্ডিয়ার বোম্বাই সবচেয়ে বেশি বাস করে যাদের পুরুষদের স্পেশাল টুপির আর পাঞ্জাবি দেখে বোঝা যায় আর মহিলাদের বোরকাও আলাদা তা দেখলে বোঝা যায় হারামে মক্কা মুদিনাতে হজ মৌসুমে বা অন্য অন্য মৌসুমে দেখতে পাবেন বোহরা এরা আচ্ছা বোহরারা আর আগাখানিরা এরা তাদের যে বর্তমান যে কোনো যুগের যে এমাম হবে তাদের নিষ্পাপ তার তাকে সেজদা করে তাকে যদি সামনে না পায় তাহলে তার ছবি রেখে সেজদা করে এবং আমার ওস্তাদ মদিনা ইউনিভার্সিটি তিনি বলেছিলেন যে <clears throat> এই বহরারা তারা প্রত্যেক দোকানে এবং প্রত্যেক রুমে তাদের এমামের সুলতানের ছবি থাকবে মানে যিনি নিষ্পাপ এমাম তাদের মাসুম এমাম আর তাকে তারা সেজদা করে দোকান যেমনই খুলবে তেমন হিন্দুদের মতো হিন্দুরা যেমন পূজা পাঠ করে দোকান টোকান খুলে তেমনই তারা করবে এটি আমি পরীক্ষা করার জন্য একবার কলকাতা গেলাম কলকাতা গিয়ে দেখলাম একটা বোহরার দোকান বললাম এই সুযোগই সুযোগ দোকানে কিছু কেনাকাটার বাহানায় কেনবো না একটু ঘোরাঘুরি করবো দেখি তো ভিতর দিয়ে গিয়ে আছে ঢুকতে মাত্র ভিতরে দেখি ওই যে যেমন ওয়াল রয়েছে ওয়ালে ওই সুলতানের ছবি তাদের এমা মাসুমের ছবি আর তার পূজা করে তারা বহরা তারপরে সাম দেশে সিরিয়া দেশে জি রয়েছে নসাইরি নসাইরি আর একটি দল রয়েছে দুরুজ এরা হলো সব বাতেনি এদের কাছে ইসলামের বাতেনি গোপনীয় ব্যাখ্যা রয়েছে যা সাধারণ লোক জানে না তারপরে যারা এই বারো ফিরকা মানে আপনার ইসনা আশারিয়া বারো এমামে বিশ্বাসী যারা শিয়া রাফেজি তাদের কাছেও তাদের কথা শুনেন তাদের কথা হচ্ছে যে কোরআনে কেরিমে যা আছে তা তো জাহেরি সবাই জানে কিন্তু দশ পারা গোপনীয় আছে তাদের এক শ্রেণীর লোকদের বিশ্বাস এবং তাদের কিছু লোকের বিশ্বাস দশ পারা না হইলেও কিছু আয়াত আছে যেগুলিকে মাইনাস করে দিয়েছে উসমান রাজি আল্লাহ তালা নাকি ছড়িয়ে দিচ্ছে যেগুলোতে আলীর অনেক বৈশিষ্ট্যের কথা ছিল আলীর খেলাফতের কথা ছিল তো <clears throat> প্রথম খলিফা তিনি হবেন তারপরে আলীর মধ্যে প্রভুত্বের ক্ষমতা রয়েছে আর তারপরে ইত্যাদি ইত্যাদি তারপরে ইসলামের অনেক গোপনীয় ব্যাখ্যা রয়েছে এগুলি কথা ছিল সব সেগুলিকে সরিয়ে দিয়েছে কোরআন থেকে কোরআন তাদের কাছে সুরক্ষিত নয় এই আকিদা তাদের রয়েছে এ হচ্ছে বাতিনি ফিরকা বাতেনি ফিরকা এই বাতেনি ফিরকাদের থেকে সুফিবাদ কিছু নিল শুধু হিন্দু ধর্ম থেকে নেয়নি আর ইসলামের লেবাস পরায়নি এরা নিয়েছে ওই বাতেনি আবদুল্লাহ বিন সাবাই ইহুদির আকিদা যে শরীয়ত হচ্ছে বাহ্যিক যা নামাজ রোজা মাসলাম আসালি ইত্যাদি এগুলি আলেম আলমারা জানে আর বাতিনি যে গোপনীয় যে ব্যাখ্যা রয়েছে ইসলামের তা বিশেষ বিশেষ ব্যক্তিরা অর্থাৎ পীরে কামেলরাই জানে এই জন্যই দেখা যায় আমি সাজারা নামা তার সাজরা নামা আমাদের এই চর্মনায়ের পীর সাহেবের সাজরা নামার কথা আপনাদেরকে শোনাবো এই সাজরা নামাতে যে সিলসিলা তিনি পৌঁছিয়েছেন তিনি আবু বকর পর্যন্ত পৌঁছাননি উমর পর্যন্ত পৌঁছাননি উসমান পর্যন্ত পৌঁছাননি কোথায় পৌঁছেছেন আলী রাজি আল্লাহ তালানো পর্যন্ত কেন রহস্য কি ওই যে আবদুল্লা বিন সাবার কাছ থেকে ওই যে শিক্ষা নেওয়া হয়েছে বাতেনি শিক্ষা আর পীরতন্ত্রের শিক্ষা ও বাতেনি শিক্ষা জি যার ফলে সাজারা যখন আসবে তখন আবার আর একটু কিছু শোনাবো আচ্ছা ফখরুদ্দিন সাহেব বললেন এমন ফখরুদ্দিন যে হুজুর তবে আমার উপায় কি আমার এত এলিম হয়ে গেছে আপনি দিতেই পারবেন না আর মারিফতি এলিম তার কি করব হুজুর জবাব দিলেন বাবা পীর জবাব দিচ্ছে এক কাজ করুন এক বছর যাবত কিতাব দেখা বন্ধ করিয়া দিন এক বছর যাবত কোরআন হাদিস পড়া কিতাব দেখা বন্ধ করিয়ে দেন বলুন এটি কোনো খাঁটি মুসলিম বলতে পারে যে কোরআন হাদিস পড়ায় আপনার মহা মুশকিল হয়ে গেছে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে বাধা সুতরাং আপনি এক বছর স্টপ করে দেন আমার মতো লোক এক বছর যদি কোরআন হাদিস ছেড়ে কোম্পানিতে চাকরি করতে লাগে তো আমার এলিম কতটা কমবে আপনি চিন্তা করেছেন মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করা হয়ে গেল প্রায় চোদ্দ পনেরো বছর যদি তখন থেকে যদি অন্য লাইনে চাকরি করতে লাগলাম অনেক বেতনের অফার কোম্পানিগুলিতে চাকরি করলে আরবি যেহেতু আমরা জানি কয়েকটি ভাষা অনেক বেতন পাওয়া যাবে ইসলামী সেটা ইসলামী প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে যদি সেখানে যেতাম তা আজ জিরোতে চলে আসতাম যা পড়েছিলাম তা শেষ হয়ে যেত জি কি শিক্ষা দেওয়া হচ্ছে তাহলে যে শরীয়ত শিখিও না এ হচ্ছে আল্লাহকে পাওয়াতে বড় বাধা জি তাহাতে যতটুকু জায়গা খালি হইবে ওইখানে কিছু এলিমা মারিফাত রাখিতে চেষ্টা করিব তখন ওখানে মারিফত দেব তোমাকে অথবা মাওলানা সাহেব জঙ্গলের ভিতরে গিয়া কয়েকটি পুরাতন মসজিদে বসিয়া কাগজ কলম লইয়া লিখিতে আরম্ভ করিলেন জঙ্গলে চলে গেলেন বলুন জঙ্গলে যাওয়া ইসলামে আছে নাকি জমার দিনে বলেছি লা রহবানিয়াতা ফিল ইসলাম নবী করিম সাল্লাম বলেছেন ইসলামে বৈরগ্যবাদ নেই ইসলামে সন্ন্যাসী হওয়া নেই বনে জঙ্গলে গিয়ে এবাদত করা উপাসনা করা ইসলামে নেই হারাম আল্লাহ কোরআন সুরে হাদিতে বলছেন রোহবানিয়া তান কোরআন আয়াত শুনে রাখুন এখানে তো কোরআন কোরআন আর হাদিস পাবেন না শুনুন আমার কাছে কোরআন এবং হাদিস এবং শিখতে অভ্যাস করুন রোহবানিয়াতান ইবদাউহা তারা এই বৈরোগ্যবাদকে তারা আবিষ্কার করেছে আল্লাহ বলছেন আবিষ্কার করেছে তারা জি আল্লাহর দিনে বৈরাগ্যবাদ নেই দশ দিনের এতিকাপ মাত্র আছে তাতেও আপনি কোরআন হাদিসের চর্চা করেন পড়াশোনা করেন কোরআন তেলাওত করেন তাতে এবাদত হচ্ছে এলেম হচ্ছে আপনার তার মধ্যে ইসলামিক আলোচনার সুযোগ হলে এতে কাপ করছেন ইসলামিক বক্তব্য রাখেন মসজিদে বসে বসে মসজিদের বাইরে গিয়ে নয় যাতে করে কোরআন হাদিসের এ ইয়ে হয় <clears throat> চর্চা হতে থাকে শোনেন তারপরে অথবা মৌলানা সাহেব জঙ্গলের ভিতরে গিয়ে কয়েকটি পুরাতন মসজিদ এসব করতে লাগলেন কাগজ নিয়ে লিখালিখি করতে লাগলেন ওটাও পছন্দ হলো না পীর সাহেবের <coughs> এক বছর পরে পীর সাহেবের দরবারে হাজির হইয়া তিনি বলিলেন আপনার আদেশ অনুযায়ী কোনো কিতাব দেখি নাই এক বছর কোনো কিতাব দেখে নেই কিভাবে গুমরা করছে তাহলে হুজুর বলিলেন তবে এত দীর্ঘদিন কি করিয়াছেন বলিলেন হুজুর কিছু লিখিয়াছি কিছু লিখিয়াছি হুজুর বলিলেন কি লিখিয়াছেন আমাকে দেখান হুজুরের কথা মতো সেই লেখা হুজুরের সম্মুখে লইয়া লওয়া হইলে উহা দেখিয়া তিনি অবাক হইয়া বলেন বাবা এত বড় তফসির কিতাব না দেখিয়া লিখিয়াছেন তফসির কবির লিখে দিয়েছেন তিনি তফসির লিখেছেন তাহলে তো কাম খারাপ হয়ে গেছে তাহলে তো আরো এলিম বেড়ে গেছে শোনেন তার ভাষায় শোনেন আমার ভাষায় না বলে পীর সাহেবের ভাষায় শোনেন ইহাতে আপনার এলেম আরো বৃদ্ধি পাইয়াছে তাই আপনাকে আমি মুরিদ করিতে পারিব না তাহলে মুরিদ কারা হয় জ্ঞানী হয় না জাহেল মূর্খ অকাটগুলি হয় যত বড় জাহেল হবেন তত বড় মুড়িদ হইতে পারবেন বুঝতে পেরেছেন কারণ যত বড় জাহেল হবেন তত শয়তানের শিকার করতে পারবে শয়তান তত বেশি পথভ্রষ্ট করতে পারবে আলেমকে জ্ঞানীকে শয়তান পথভ্রষ্ট করতে পারে না যত কমবে তত বেশি শয়তান সুযোগ নেওয়ার চেষ্টা করবে বাস্তব কথা কিনা দেখুন এলেম কমাচ্ছে কারণ শয়তানে গ্রাস করবে তো তাদের সুযোগ নিতে হবে এত বড় আলেম ফখরুদ্দিন রাজি এত বড় মোফাসের তাহলে তো এলেম না কমালে শয়তান গ্রাস করতে পারছে নাকি <clears throat> তাই আপনাকে আমি মরিদ করিতে পারিব না আপনাকে আমি দোয়া করি প্রকাশ থাকে যে মৌলানা সাহেব যে কিতাব লিখেছেন তাহার নাম তফসির কাবির যাহার মূল্য এখনো দুই তিন হাজার টাকার কমে নাই যাই হোক তারপরে কেমন করে তাকে মরিদ বানাবে শোনেন <clears throat> সেখান থেকে রওনা হইলেন সেখান থেকে মৌলানা সাহেব গভীর এলিমের পরিচয় মৌলানা সাহেব এই কথা শুনিয়া দুঃখিত মন নিয়ে মানে আর হইতে পারলেন না কাম খারাপ হয়ে গেল আর কত এলিম কমাবে এলিম আর কমাতে পারছে না এক বছর গেল রওনা করিলেন এবং চিন্তা করিলেন যে মৃত্যুর সময় যখন শয়তান ইমান লুটিবার আসিবে তখন পীর ছাড়া উপায় নাই কি শুনলেন মৃত্যুর সময় যখন শয়তান ইমান লুটিবার জন্য আসিবে তখন পীর ছাড়া উপায় নেই পীর সাহেব তো আমাকে মরিদ করিলেন না এখন আমার উপায় কি আমার উপায় কি এখন আপনাদেরকে প্রশ্ন করি কারণ প্রশ্ন না করলে আর এসব বাতিলের খণ্ডন না করলে বুঝতে পারবে না যে বিষ ভরা আছে আচ্ছা বলুন তো মৃত্যুর সময় শয়তান ইমান লুটিবার জন্য আসে এর জন্য একটা হাদিস চাই একটা আয়াত চাই আছে যে মৃত্যুর সময় শয়তান ইমান লুটার জন্য আসে অন্য সময় আসে না অন্য সময় যেমন শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে তেমন মৃত্যুর সময় কিন্তু মৃত্যুর সময় আপনার কাছে শয়তান ইমান কেড়ে নিয়ে চলে যাবে আপনি যদি ইমান সতামলের উপরে থাকেন পাঁচাত্তর নামাজের উপরে থাকেন আর শরীয়তের পাবন থাকেন আপনার ইমান কাড়ার সুযোগ কি করেই পাবে না সিরি করলেন না বেদাত করলেন না পাপ করেছেন সৎ পথে আছেন আপনি মানকানা আখের কালামে হিলা ইলাহ ইল্লাহ দাখালাল জান্নাহ নবী করিম সাল্লাম বলছেন যেই ব্যক্তি মৃত্যুর মুহূর্তে এলাহ ইলাহ বলার সুযোগ পাবে সেই ব্যক্তি জান্নাতে যাবে তো কোথায় শয়তানে ইমান হরণ করে নেবে আচ্ছা ইমান হরণ আর আরেকটি কথা তখন পীর ছাড়া উপায় নেই এর বা দলিল কি আচ্ছা ইমান নষ্ট করার জন্য শয়তান লেগে আছে মানলাম সবসময় লেগে আছে মৃত্যুর সময় লেগে থাকতে পারে তখন পীর ছাড়া উপায় নেই এ কথার দলিল কোরআনে আছে না হাদিস আছে মা আনজাল্লাহ বিহামিন সুলতান আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত আসার পরেও তারা গুমরা কোরআন এবং সন্না চলে আসার পরেও তারা পথভ্রষ্ট এ কথা ভাবিয়া তিনি শয়তানের সঙ্গে তর্ক করার জন্য এক হাজার দলিল জোগাড় করিলেন যাই হোক তারপরে তার কেসা বড়ই কেসা এত দলিল জোগাড় করেও হাজার হাজার দলিল পেশ করেও নাকি শয়তান বিভ্রান্ত করে দিচ্ছিল তাকে ফখরুদ্দিন রাজিকে এই সময় ওই পীর সাহেব পীর সাহেব গল্পটা শোনায় তার গল্প পুরা না শুনলে বোঝা যাবে না এইরূপ দুইজনের মধ্যে তর্ক বিনিময় হইতে থাকে অবশেষে মাওলানা সাহেব এক এক করিয়া এক হাজার দলিল শেষ হইয়া গেল এক হাজার দলিল শেষ হইয়া গেল শয়তানকে মানাইতে পারলো না যে এক আল্লাহ শয়তান যদি না মানে তো ছেড়ে দেবো মানবে না মানবে না কত মিথ্যা কথাবার্তা পারল না যখন তখন শুনেন তাদের কিসা এখন এমাম সাহেব এমন বিপদে পড়িলেন যে বাধ্য হইয়া শয়তানের কাছে পরাজয় স্বীকার করিয়া ইমান হারানোর সম্ভাবনা দেখা দিল ইমান হারিয়ে যাচ্ছে দলিল দিয়েও এলএম শিখাও কোনো কাজ হলো না ইমান হারিয়ে যাচ্ছে এখন বাঁচাবে কে ইমান থেকে আল্লাহ দেখুন এই সময় ওই পীর সাহেব বদনা হাতে নিয়ে উজু করিতেছিলেন মাসে আল্লাহ তাল্লাহ উজু করছিলেন তাও অনেক দূরে অনেক দূরে তিনি এমাম সাহেবের এই ভয়ানক অবস্থা দেখিতে পাইলেন দেখে নিলেন জি দেখে নিলেন আল্লাহ নবী এরকম দেখতেন নাকি হ্যাঁ? আল্লাহ নবী দেখলেন আল্লাহ নবী সাল্লাম জি যুদ্ধে গিয়েছেন আর সেখানে আল্লাহ তালা কাজায় হাজাতে গিয়েছেন পেশা পায়খানা করার জন্য আর ওখানে থেকে গেছেন নিজের উঠে চেপে গেছেন আর সাহাবারা ভাবছেন যারা ওই হাওদাটা উঠিয়ে যেটাতে বসেছিলেন ভাবলেন যে মায়েশা হয়তো ভিতরে আছেন হালকা মানুষ ছিলেন তো বুঝতে পারেননি খালিটা উঠিয়ে দিয়েছেন মা এসারাজি আল্লাহ তালা থেকে গেছেন এমন কোন কেউ আছে যে নিজের স্ত্রীকে ইচ্ছা করে জেনে শুনে ছেড়ে দিবে নবী সাল্লাম তো ওখানে সামান্য একটু দূরে মায়াসাল্লাহ কাজে হাজা দেখেছেন তার কাজ হইল না তিনি দেখতে পেলেন আর কত মুসিবত বললেন এক মুসিবত নয় এক মুসিবত নয় কত মুসিবত মুনাফিকদের সমালোচনা স্ত্রীর ওপর মিথ্যা অপবাদ আর এক মাস ধরে বিব্রত বিচলিত অবস্থায় আল্লাহ কোরআন আয়াত নাজেল করলেন কোরআন আয়াত নাজেল হওয়ার আগে তিনি সন্দিহান হয়ে পড়লেন স্ত্রী সম্পর্কে দেখো তুমি যদি এরকম গুণা করে থাকো তবা করে নাও তবা রাস্তা খোলা আছে মা এসা বলছেন আমি কি বলবো আমি কোনো দিশে পাচ্ছি না কি বলবো ইয়ার রাসুল্লাহ আমি যদি বলি এখন যে আমি করি নাই এই কাজ তাহলে আপনি বিশ্বাস করবেন না শহীদ বুখারি হাদিস আর সুরা নুরে আল্লাহ আয়াত নাজল করেছেন বারোটি আয়াত চোদ্দটি আয়াত এই মর্মে নাজল করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার সতীত্বকে স্পষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ আকবর তাহলে এতগুলি সমস্যা হলো কাশ হলো না নবী করিম সাল্লামের আল্লাহর নবী আর এই ভণ্ড ওলি যারা শৈতানের ওলি তাদের অবস্থা দেখুন তিনি ইমাম সাহেবের এই ভয়ানক অবস্থা দেখিতে পাইলেন অতপর পীর সাহেব এমাম সাহেবের বাড়ির দিকে কিছু পানি নিক্ষেপ করিয়া বলিলেন এমাম ফাকরুদ্দিন রাজি তুমি শয়তানকে বলি দাও বিনা দলিলে আল্লাহ পাকি এক এক হাজার দলিল দিয়ে কাজ হইল না আর পীর জাহেলের বিনা দলিলে আল্লাহ এক বলাতেই যথেষ্ট হয়ে গেল বুঝতে পারলেন সায়েন্সের যুগে কথা তো বুঝতেই পারছেন আশা করি বিনা দলিলে আল্লাহ এক মেনে নিল শয়তান কিন্তু দলিল দিয়েও শয়তানকে মানাতে পারলেন না ইমাম ফখরুদ্দিন রাজি <coughs> ইমাম ফখরুদ্দিন রাজি তুমি শয়তানকে বলিয়ে দাও হইল তারপরে তিনি এক হইবার জন্য কোনো দলিলের দরকার হয় না কয়েক মাসের রাস্তা এখন শোনেন ওই যে বদনার পানি উজু করতে করতে ছিটালেন ওটা দু চার দশ কিলোমিটার মধ্যেও না আর গ্রামেও না শোনেন না কয়েক মাসের রাস্তা দূর হইতে আল্লাহ পাকের রহমতে ওই আওয়াজ ইমাম সাহেবের কর্ণে পৌঁছিবা মাত্র আওয়াজও পৌঁছে গেল শুধু পানি যে পৌঁছিল পানি তো ছিটা গেলই গেল কিন্তু আওয়াজও পৌঁছে গেল যে বলে দাও তুমি শয়তানকে ফখরুদ্দিন যে আল্লাহর একত্রের জন্য দলিল লাগে না বিনা দলিল আল্লাহ এক শুনেও নিলেন এমাম সাহেবের কর্ণে পৌঁছিবা মাত্র এমাম সাহেব বললেন শয়তান এখান থেকে ভাগ এবং জানিয়া রাখ বিনা দলিল আল্লাহ এক শয়তান এই কথা শুনিয়া এই বলিয়া চলিয়া গেল যে তোমার ভাগ্য ভালো যে একদিন কামেল পীরের কাছে গিয়া দোয়া নিয়েছিলা দেখলেন পীর বানাবার কেমন অস্ত্র কেন চর্মনা এই সংখ্যা বাড়বে না হ্যাঁ যে আলেম হয়ে কোনো কাজ হইল না গুমরা হওয়ার আশঙ্কা কিন্তু পীরের কাছে একদিন সাক্ষাৎ যে করেছিলেন এইসব যদি কুফুরি সিরকি বিশ্বাস থাকে তাহলে বাংলাদেশে গিয়ে প্রবাসী মানুষ ব্যাচেলার মানুষ দেশে দেশে স্ত্রী আছে আর দেশে গিয়ে স্ত্রীর কাছে না গিয়ে কেউ টুঙ্গিতে যাচ্ছে আপনি যাবেন চর্ম নাই যাই বাবা কমপক্ষে একবার তো দেখা করে আসি কারণ শয়তান থেকে বাঁচতে হলে পিরে কামেল লাগে তাই না এই গুমরাহিতে মুসলিম জাতি বাঙালি জাতি পড়ে আছে গায়েব অদৃশ্যের কথা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন বহু আয়াত রয়েছে সময় প্রায় শেষ হতে যাচ্ছে সেজন্য কথা লম্বা করা যাবে না এ সম্পর্কে আপনাদেরকে দু একটি গায়েব সম্পর্কে আয়াত শোনাই আল্লাহ পাক এরশাদ করেছেন সুরা আন আম আয়াত নম্বর উনষাট আল্লাহ বলছেন ওয়াইন দাহু মাফাতিহুল গাইব অদৃশ্যের গায়েবের চাবি কাঠি একমাত্র আল্লাহর নিকটে রয়েছে ওয়াইন দাহু লাহা ইল্লাহু আল্লাহ ছাড়া গায়েবের কথা কেউ জানেন না তাহলে ওই পীর দরবেশ কেমন করে জানলো কয়েক মাসের রাস্তা যে ফাখরুদ্দিন রাজি এখন শয়তানের সাথে বিপাকে পড়েছে এক হাজার দলিল দিয়েও মুক্তি পায় না এখন হেরে যাচ্ছে তো চলে যাবে কাফের হয়ে জাহান নামে চলে যাবে আমি বাঁচাই তাকে কেমন করে জানলো আপনি কোরআন মানবেন না কিচ্ছা কাহিনী মানবেন আল্লাহ আকবর আল্লাপাক আরো এরশাদ করছেন নবী নবী গাইব জানতেন গাইব জানতেন আল্লাহ যতটুকু জানিয়ে দিয়েছেন ততটুকুই গায়েব জানলে তিনি তাইফে আহত হইতে যেতেন না আর ওই পঞ্চাশ জনকে নিযুক্ত করার সময় জানতেন যে তোমাদেরকে এখানে নিযুক্ত করলাম কিন্তু লাভ নেই আমাকেই থাকতে হবে এখানে কারণ তোমরা নেমে যাবে আর নামলে পিছন দিক থেকে এসে আক্রমণ করে দিয়ে আমার দাঁত শহীদ হবে আর আমি আহত হব আমার সত্তর জন সাহাবার শহীদ হয়ে যাবে সব জেনে শুনে এগুলি করেছেন নাকি নবী করিম যদি গায়েব জানতেন তো তো নবী গায়েব জানতেন না আর এই ভণ্ডরা গায়েব জানে আল্লাহ পাকের সাদ করছেন নবীকে বলতে বলছেন কুল হে নবী বলে দেন আমি আমার জন্য না লাভের মালিক না ক্ষতির মালিক আমি নিজের ক্ষতিও করতে পারি না আর নিজের উপকারও করতে পারি না ইল্লা মাশাল্লাহ আল্লাহ না চাইলে ওয়ালাউ কিন্তু আলামুল গাইবা তারপরের অংশটুকু আর আমি যদি গায়েব জানতাম চোখের আড়ালের কথা জানতাম অদৃশ্যের কথা জানতাম লাস্তাকসার তো মিনাল খের তাহলে অজস্র মঙ্গল আমি হাসিল করে নিতাম ওয়ামা মাসানিয়া সু আর আমাকে কখনো বিপদ স্পর্শ করতে পারত না কখন আমি ক্ষতিগ্রস্ত হইতাম না বহু ঘটনা রয়েছে নবী করিম সালামের জামানায় সত্তর জন সাহাবিকে নবী সালাম কোরআনে তালিম দেওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছেন আর ধোকা দিয়ে গিয়ে রাস্তাতে তারা শহীদ করে দিচ্ছে আল্লাহ নবী জেনে শুনে ওই গাইবগুলি জানতে পারেননি আল্লাহ নবী জানতে পারলেন না আর এরা কয়েক মাসের রাস্তা এত দূর থেকে জেনে নিল যে গুমরা হয়ে যাচ্ছে তাই আওয়াজ দিয়ে আবার আওয়াজও পৌঁছে যাচ্ছে আওয়াজও পৌঁছে যাচ্ছে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলি এই মহরম মাসের উপলক্ষে বলি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তারা তো বলছেন নবী সাল্লাম হায়াতে রয়েছেন বেঁচে রয়েছেন দেওবন্দীদের আকিদা আর বেরুলবিদের আকিদা যে হায়াতুল নবী নবী বেঁচে রয়েছেন তো নবী করিম যখন কারবোলার মাঠে দেখলেন দুর্দিন অবস্থা হোসাইন রাজি আল্লাহ তালানহর তার আগে ডাক দিতে পারলেন না বড় মক্কা থেকে বেরিয়েছেন হোসেন রাজি আল্লাহ তালানহ মদিনার পাশ দিয়ে যখন অতিক্রম করে যাচ্ছিলেন এরাকের উদ্দেশ্যে তখন জানতেও পারলেন না আওয়াজও দিতে পারলেন না আওয়াজও পৌঁছিলেন হোসেন হে প্রিয় নাতি কত তুমি আদরের নাতি তোমার শরীরে কত জায়গায় যে আমি চুমন দিয়েছি হাই রে হে নাতি তুমি চলে যাচ্ছ ওই জালেমেরা জুলুম করে তোমাকে শহীদ করে দিবে তোমার পরিবারকে সবকে ধ্বংস করে দিবে খবরদার তুমি যেবে না ওরা বিশ্বাসঘাতক ইরাকের লোকেরা ওরা গাদ্দা রাতারাতি তারা পাল্টিয়ে যাবে এ কথা নবী করিম সাল্লাম জানালেন না কেন আল্লাহ বুঝে আসছে আশা করি আশা করি বুঝতে পারছেন নবী করিম এই মর্যাদা হাসিল না আর এই ভণ্ডগুলিকে মর্যাদা হাসিল হলো যা এই কিসা কাহিনীতে এই কিতাবে ভেদে মারে ফাতিয়াদে খোদাই শুনছেন আপনি এখন কোনটা বিশ্বাস করবেন করুন হাল্লার কথা রসুলের কথা আর রসুলের সিরাত মোতাবেক জীবনযাপন করবেন আর না এই ভণ্ডদের কথা মোতাবেক জীবনযাপন করবেন কথা বহুত রয়েছে আর কিতাবে এমন ভুল রয়েছে যেগুলি বলাও জরুরি আর সময়ও প্রায় শেষ হতে যাচ্ছে সুতরাং আলোচনা আমি সমাপ্ত করতে যাচ্ছি আরেকটি কথা তার সাথে সেনসেন বলছে পীরে কামেল ছাড়া ইমান নিয়ে যাওয়া কতটুকু সম্ভব পীর বিহীনে যে পীর বিহীনে শুধু এলমে জাহের শিক্ষা করিয়া ইমান নিয়ে যাওয়া যে অসম্ভব ইহার উপরই মৌলানা রমি এই মিসাল দিয়া বলিয়াছেন অর্থাৎ পীরে কামেল ধরে যেতে হবে আর না হলে যদি শরীয়তের শিক্ষা নিয়ে এলমে জাহের দেখলেন এলমে জাহের একটু আগে বললাম না জাহির আর বাতেন কোথেকে এসছে ওই বাতেনিদের ধর্ম আবদুল্লাহ বিন হুদির কাছ থেকে ওই এলএম এসেছে জি বলছে যে এলমে জাহির শিক্ষা করিয়া ইমান নিয়ে যাওয়া যে অসম্ভব কোরআনের আলেম হবেন হাদিসের আলেম হবেন এমাম আবু হানিফা শাফি মালিক আহমদ হবেন এমাম আবু ইউসুফ হবেন এমাম মোহাম্মদ হবেন হয়ে আপনার এলেম নিয়ে ইমান নিয়ে যাওয়া অসম্ভব জি অসম্ভব এ হলো দিন আচ্ছা বলুন তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ পীর ছিলেন না মুরিদ ছিলেন আপনাদেরকে প্রশ্ন করি দুইয়ের এক তো হইতে হবে কারণ শুধু শরীয়তের এলেম নিয়ে ফেকার এলেম নিয়ে ফাঁকি হয়ে আর এমাম হয়ে তো মুশকিল শয়তান তো ধরে নেবে আর শয়তান তো ইমান কেড়ে নেবে মরার আগে তাহলে তো গেছে ইমান তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি ছিলেন হয় পীর ছিলেন না হয় মুরিদ ছিলেন যদি মুরিদ থেকে থাকেন তাহলে তার পীর কে ছিল আর যদি পীর থেকে থাকেন তাহলে কাকে কাকে মুরিদ বানিয়েছেন এর প্রমাণ আছে একটি আর তিনি আবার কার আসীন ছিলেন কারণ পীর হলে আবার খলিফা হইতে হবে খেলাপথ পেতে হবে যেমন ফজলুল করিম সাহেব খেলাপথ পেয়েছেন ইসাক সাহেবের কাছ থেকে আর ইসাক সাহেব খেলাপথ পেয়েছেন ইব্রাহিম সাহেবের কাছ থেকে ইব্রাহিম সাহেব খেলাপথ পেয়েছেন রশিদ আহমদ গাঙ্গুলি থেকে ইত্যাদি ইত্যাদি তো এই সাজারাও এতে রয়েছে ইনশা আল্লাহ তালা শোনানো যাবে সময় প্রায় শেষ হতে যাচ্ছে যথেষ্ট সময় হয়েছে সুতরাং আর আর সময় নিচ্ছে না এখন আপনাদের প্রশ্ন হয়তো অনেকের থাকবে সুতরাং প্রশ্নের উত্তর দেব আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ আমাদের আকিদাকে যেন শুদ্ধ করার তৌফিক দান করেন আমাদেরকে বিদাত সিরকি কুফুরি এসব ভ্রান্ত আকিদা ছাড়া যেন আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে যেন সহি এলেম শিখার তৌফিক দান করেন নবী করিম সাল্লামের সন্ন্যত মোতাবেক আমাদেরকে চলার যেন তৌফিক দান করেন আমিন ও সাল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাই